যার মাধ্যমে আল্লাহ পাকে নৈকট্য লাভ করা সম্ভব হতে পারে আজকের এই হচ্ছে বিষয়বস্তু নবী করিম সাল্লাহ আলী সাল্লাম কোরবানি করেছেন এবং অম্মদকে উৎসাহিত করেছেন আর যারা কোরবানি করতে পারবে তাদের জন্য সুন্নাতে মক্কাদা এই কোরবানির আলোচনা গতকালকে কিছু হয়েছে যারা এসা পড়েছিলেন তারা শুনেছেন আর বাকি অংশটুকু ইনশাআল্লাহ তালা আজকে পেশ করব আর তারপরে অনেক আপনাদের প্রশ্ন আছে প্রশ্নের উত্তর দেব ইনশাল্লাহ এই দিনগুলি যে দিনগুলি আমাদের সামনে দিয়ে যাচ্ছে বা কয়েকদিন গিয়েছে আর সামনে আছে জিলহাজ মাসের এই দশ দিন এই দিনগুলির বড়ই ফজিলত রয়েছে এই সম্পর্কে নবী করিম সাল্লি সাল্লামের দু একটি হাদিস কোরবানির দিন সম্পর্কে শোনায় আর তারপরে আসল আলোচনা আমাদের হবে আল্লাহ ফকরবুল আলমিন তার জন্য সলাত আদায় করতে নির্দেশ দান করেছেন এবং তার জন্যই কোরবানি করতে বলেছেন সুরাই কৌসারে মহান আল্লাহ ইরশাদ করেছেন একটি ছোট্ট আয়তে ফসল্লিল রব্বিকা হেনবি মোহাম্মদ সাল্লাম তোমার রবের উদ্দেশ্যে তুমি সলাত আদায় করো নামাজ পড়ো ওয়ানহার এবং তোমার রবের উদ্দেশ্যেই জবাই করো বা কোরবানি করো তো আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য কুরবানি হইতে হবে এই কুরবানিতে কোন রকমের যেন শির্ক না থাকে যা তহিদকে নষ্ট করে এখলাস পরিপন্থী কিছু না থাকে দুনিয়ার গরজ না থাকে আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য যাতে করে এই কোরবানি করা হয় আর যার মধ্যে যত বেশি এখলাস থাকবে নিষ্ঠা থাকবে তার আমলে তত বেশি আল্লাহ পাক রবুল আলমিন উত্তম প্রতিদান দেবেন সেহী বুখারি এবং আবু দাউদে হাদিস রয়েছে আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালহমা থেকে বর্ণিত তিনি বলছেন যে রাসুল্লাহ সাল্লাম বলেছেন মামিন আয়ামিন আল আমাল ফিহা আহাবিল আল্লাহ মিন হাজিল আয়াম ইয়ানি আয়াম আল আসর এমন কোন দিন নেই যে দিনগুলির নেক আমল ভালো কাজ আল্লাহর নিকট অধিক প্রিয় হইতে পারে এই দিনগুলির তুলনায় অর্থাৎ ইয়ানি আয়াম আল আসর এই দশ দিন যে দশ দিন সম্পর্কে সুর ফাজরের প্রথমে আল্লাহ পাক শপথ করেছেন ওয়াল ফাজরে ওয়াল আয়ালিন আসর ফজরের শপথ ফজরের সময় ফজরের সালাদ এই সময়টা বড় বরকতপূর্ণ আল্লাহ পাক এর কসম করে এই সময়ের গুরুত্ব দেখিয়েছেন এই এবাদতের গুরুত্ব দেখিয়েছেন আর তারপর ওয়ালাই আলিন আস দশটি রাত বা দশ দিনের শপথ করেছেন আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালমা থেকে বর্ণিত তফসিবিনে কাসির রয়েছে এই দশ রাত বা দশ দিন হচ্ছে জিলহাজ মাসের প্রথম দশ দিন দিনের দিকে লক্ষ্য করলে সারা বছরের মধ্যে সবচাইতে উত্তম দিন হচ্ছে এই দশটি দিন আর রাতের দিকে লক্ষ্য করলে রমজান মাসের শেষ দশটি রাত সবচাইতে উত্তম রাত নবী করিম সাল্লা বলছেন এই দশ দিনের চাইতে বেশি আল্লাহ পাকের নিকট প্রিয় আমল অন্য কোনো সময় হতে পারে না কালু ইয়া রসুল আল্লাহ সাহাবারা বললেন হে আল্লাহ রসুল ওয়ালাল জেহাদ ফিসাবিল্লাহ এমনকি আল্লাহ রাস্তায় জেহাদ করা কি এর চাইতে বেশি নেকির কাজ হতে পারে না এর চাইতে বেশি আল্লাহ নিকট প্রিয় হতে পারে না কারণ জেহাদ যে কোনো জেহাদি হোক অন্তরের ঘৃণা জেহাদ যেমন তেমন নয় অন্তরের ঘৃণা অধিকাংশ মানুষের মধ্যে পাপ পাপিকে ঘৃণা করা নেই পাপির সাথে ওই রকম বন্ধুত্ব যেমন ভালো লোকের সাথে বন্ধুত্ব বরং পাপীদের সাথে যেহেতু দুনিয়ার স্বার্থ বেশি জড়িত রয়েছে আর দিনদার পরেজগার লোকদের কাছ থেকে তো দুনিয়ার কিছু পাওয়া যায় না সুতরাং পাপীদের সাথেই সম্পর্ক খাতির বেশি তাহলে অন্তরের যেটা সর্বনিম্ন জেহাদ আজ আফলি মান সেটাও তো অধিকাংশ মুসলিমদের মধ্যে নেই তাহলে এটা অত সহজ নয় যত সহজ মনে করছেন মানুষ যে পাপকে ঘৃণা করবেন পাপিকে ঘৃণা করবেন আর ঘৃণার মানে এই নয় যে তাকে জাহান নামের রাস্তায় ছেড়ে দেবেন হ্যাঁ পাপকে ঘৃণা করেন পাপিকে ঘৃণা করেন সুতরাং এই পৃথিবী থেকে পাপির সংখ্যা কমাবার চেষ্টা করবেন পাপকে নির্মূল করার চেষ্টা করবেন হ্যাঁ যাতে করে পাপ শেষ হয়ে যায় পাপই শেষ হয়ে যায় আর সবাই নেক হয়ে যায় আর জাহান নামে যেন না যায় জান্নাতে যায় এই দিক থেকে তাদের হিতাকাঙ্ক্ষী কিন্তু হিতাকাঙ্ক্ষী হওয়া মানে এই নয় যে অন্তর থেকে ভালোবাসে দুটো জিনিসকে অনেকে বুঝে না যার ফলে আপনি ঘিরা করেন তাহলে কি করে দাওয়াত দেবেন এটা জাহেলের কথা পাপকেও ঘৃণা করবে না পাপিকেও ঘৃণা করবে পাপিকে ঘৃণা করে এই জন্য পাপি রাখবেই না আল্লাহর জমিনে দেশে যেন পাপি না থাকে সমাজে যেন পাপি না থাকে গ্রামে যেন পাপি না থাকে আপনার পরিবারে বাড়িতে যেন পাপি গুণাগারী না থাকে জন্য চেষ্টা করবেন আপনি আর সেটা হচ্ছে আল্লাহর দিনের জন্য দাওয়াতের কাজ করা ইসলামের প্রচারের কাজ করা যার মধ্যে যে রোগ রয়েছে সেই রোগগুলি সারাবার চেষ্টা করা শির্গবিদাতের বিদাতের রোগ রয়েছে তাহলে শির্ক বিদাত মুক্ত করবেন ফরজ অজেব ছাড়া রোগ রয়েছে হারাম খাওয়া হারাম করা এইসব রোগ রয়েছে তো সেগুলি থেকে মুক্ত করার চেষ্টা করবেন বেদিন বেধর্মী হয়ে রয়েছে নাস্তিক হয়ে রয়েছে তাহলে তাদেরকে ইসলাম সম্পর্কে জানাবেন এবং দিন ইসলামের দিকে নিয়ে আসার চেষ্টা করবেন দুটোর মধ্যে সংঘর্ষ নেই যে আমি ভালোবাসলাম না ঘৃণা করলাম এটা হচ্ছে জেহাদ সেই জন্য দাওয়াত দেবেন না না দাওয়াত দেওয়ার তো জেহাদ দাওয়াত দেওয়াটাও তো জেহাদ জবানের জেহাদ কলমের জেহাদ দাওয়াত দেওয়া জেহাদ আর দাওয়াত দেওয়ারই সর্বোচ্চ স্তর হচ্ছে সশস্ত্র জেহাদ যখন প্রয়োজন হবে এবং যখন এমামুল মুসলিমিন আমিরুল মমিন খালিফাতুল মুসলিমিন দেশের শাসক বলবেন যে এখন প্রয়োজন রয়েছে তো জিহাদ যেমন তোমার কথা নিয়ে বলছিলাম অন্তরের জিহাদটাও অধিকাংশ মুসলিমদের মধ্যে নেই কথার জিহাদ আরে কে ওসব ঝামেলা করতে চায় যে যা করছে করু যেখানে যেমন সময় সেখানে তেমন চলতে হবে যেই দিকে যেই দিকে বাতাস সেই দিকে চলতে হবে হ্যাঁ সমাজ যা বলে তাই করতে হবে যেখানে দশ সেখানে আল্লাহ এক শয়তানি কথা আমাদের সমাজ আছে হ্যাঁ যেখানে দশ সেখানে আল্লাহ যেখানে দশ সেখানে আল্লাহ কথাটি পুরোপুরি ঠিক না আর কোন ক্ষেত্রে ঠিক কোন ক্ষেত্রে ঠিক নয় যেখানে দশ মানে মানে মেজরিটি যেখানে সেখানে আল্লাহ কথা বলে বরং যেখানে লোক সংখ্যা কম সেখানে আল্লাহ আছে তবে মুসলিমদের জামাত যখন গঠন হয়েছে হ্যাঁ মুসলিমদের ইমাম মুসলিমদের খালিফা আর ইসলামী আইনের বাস্তবায়ন করছে হ্যাঁ এরা হচ্ছে দশ ইসলামী জামাতের সাথে থাকতে হবে খালিফাতুল মুসলিমিনের সাথে থাকতে হবে খরুজ করা যাবে না ইসলামী আইনের বাস্তবায়ন করছে আপনি ষড়যন্ত্র করবেন দেশের বিরুদ্ধে এটা চলবে না খালিফার বিরুদ্ধে এটা চলবে না তো ওই অর্থে তাহলে যেখানে দশ এখানে আল্লাহ মানে ইয়াদুল্লাহ আল জামা হ্যাঁ ওই জামাতের সাথে আল্লাহ ফাকরুল আলমের রহমত রয়েছে বরকত রয়েছে তৌফিক রয়েছে ওইটা ঠিক আছে কিন্তু যেখানে দশ মানে হাজার হাজার লোক পাপ করছে ওইখানে আল্লাহ এই তো কুফুরি কথা হয়ে যাবে তাই না পাপীদের সাথে আল্লাহ পাপের সাথে আল্লাহ কখনো না কুফুর আল্লাহ ফাকরুল আলমিন বান্দার জন্য কখনো কুফুরি কাজ পাপের কাজ পছন্দ করেন না নবী করিম সাল্লাম বলেন ওয়ালাল জেহাদ ফিসাবি আল্লাহ রাস্তায় জেহাদ কেউ যদি করে আর কেউ যদি এই দশ দিনের নেক আমল করে তো এই দশ দিনের নেক আমল আল্লাহর নিকট জেহাদের চাইতে বেশি প্রিয় সময়ের দিকে লক্ষ্য করি এই সময়ের অন্যান্য নেক আমল জেহাদের চাইতে ভালো হইতে পারে কিন্তু অন্য সময় যখন জেহাদের প্রয়োজন রয়েছে সব সময় আপনি এবাদত করবেন তারপরে এবাদত এত সীমিত নয় যে এবাদত মানে শুধু নামাজ পড়া মসজিদে এবাদ মসজিদে বসে বসে তেলাওয়াত করা দোয়া করেন না দিনের দাওয়াত দেওয়া সেটাও তো এবাদত মানুষকে আমরবিল মারুফ করা ভালো কাজের উপদেশ দেওয়া নির্দেশ দেওয়া অন্যায় বাধা সৃষ্টি করা এটাও তো এবাদত বন্দী বরং এটা হচ্ছে অমান হাসান কলমান দাইল্লাহ সবচেয়ে ভালো কথা এটা সবচেয়ে ভালো ইবাদত তাহলে ওটাও তো খেয়াল রাখতে ইবাদত এত সীমিত অর্থে ব্যবহৃত হয়নি শরীয়তে যেমন অনেকে বুঝে থাকেন ইল্লারা জলুন খারা যাবে না সিহম আলী তবে কোনো মানুষ যদি নিজের জানমাল নিয়ে বেরায় আল্লাহ রাস্তায় জেহাদে সশস্ত্র জেহাদের কথা বলে যেটা জিরওয়াত সানাম ইসলামের চূড়া উচ্চ শিখর বের হলো আর ফালামিয়ার যে মেজা আলিকা বিশ্বায়ী তারপরে ফিরে আসলো না বদরে গিয়ে ফিরে আসেন অহদে গিয়ে ফিরে আসে খাইবারে গিয়ে ফিরে আসেনি অন্য জেহাদ কাদেশে গিয়ে ফিরে আসেনি ইয়ারমুকে গিয়ে ফিরে আসেনি এইরকম বহু জেহাদ ইসলামে নবী করিম সাল্লা জামানা থেকে হয়েছে যখন এমামুল মুসলিমিন খালিফাতুল মুসলিমিন প্রয়োজন মনে করেছেন তখন তা হয়েছে তাকে কেউ পারবে না যে আল্লাহ রাস্তায় যান মাল সবকিছুর কোরবানি করে দিল তার চেয়ে প্রিয় আমল আর কেউ করতে পারে না সে সবকিছু আল্লাহর জন্য উৎসর্গ করেছে রাহুল বুখারি হাদিস বখারি এবং আবু আবদুল্লাহ বিন রাজি আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ বলছেন মামিন আইয়ামিন আজম ইন্দাল্লাহ এমন কোন দিন যে দিন নিকট অধিক মহান হইতে পারে ওয়ালা নিকট অধিক প্রিয় হইতে পারে মিনাল আমাল ফিহিন এই দশ দিনের আমলের তুলনায় মিন হাজিল আইয়ামিল আশার এই দশ দিনের তুলনায় এই দিনগুলিতে তোমরা মিনা তেহলিল বেশি বেশি পড়ো ওয়াত্তাকবীর বেশি বেশি আল্লাহ আকবর পড়ো ওয়াত্তাহমিদ বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ো হাদিসটি মুসনাদ আহমদ রয়েছে হাদিস সাহি আর এরই বাস্তবায়নে তকবীর পাঠ করেছেন আল্লাহ আল্লাহ তকবীর তাহলিল হ্যাঁ আল্লাহ আল্লাহ আল্লাহ হয়ে গেল তাহলে এই সন্ন্যতি বাক্য পড়লে আপনার এই তিনটি কথার উপর আমল হয়ে গেল নবী করিম সাল্লা সাল্লামের আরাফার দিন সবচেয়ে বেশি আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষকে জাহান্নাম থেকে ছাড় প্রাপ্তি দেন মুক্ত করেন এই মর্মে সহি মুসলিম হাদিস রয়েছে আয়সরাদি আল্লাহ বর্ণনা করেছেন জানা রাসুল্লাহ কাল মামিন আকসার মিন আল্লাহ ফিহে আবদাম মিনান্নার এমন কোন দিন নেই যেই দিন আল্লাহ ফকরবুল আলমিন জাহান্নাম থেকে এত বেশি পরিমাণ মানুষকে মুক্ত করেন ছাড় দেন মিনিয়মে আরাফা আরাফার দিনের তুলনায় আরাফার দিনে সবচেয়ে বেশি মানুষ কি আল্লাপা কি করেন জাহান্নাম থেকে মুক্ত করেন ঘোষণা করেন যে এই লোকগুলি এই আরাফার দিনের আগে পর্যন্ত জাহান্নামই ছিল জাহান্নাম থেকে মুক্ত করা হইল কি জন্য রূপ চেহারা দেখে রং বরণে দেখে ইমান এবং আমলের ভিত্তিতে তবা এবং ইসলার ভিত্তিতে দোয়া এবং জিকির আজকারের ভিত্তিতে সংশোধন হাজে হজে ধরেন বাইতুল্লাহর হজে এসে আরাফার মাঠে তিরিশ চল্লিশ পঞ্চাশ লক্ষ মোটামুটি মানুষ আজকাল থাকে তাহলে এই এতগুলি মানুষ কিসের জন্য এসছে আল্লাহাকের হাদিসে কলসি রয়েছে মা আরাদ ফেরেস তাদেরকে আল্লাহাক বলেন এদের উদ্দেশ্য কেন এসছে এখানে কেন এসছে ও সেরকম তোমাদেরকে সাক্ষী রাখছে আর নিকাত গাফার তো এদিকে মাফ করে দিলাম তো কত লোক তাহলে জাহান্নাম থেকে মুক্ত হচ্ছে এই দিনে এছাড়া জাহান্নাম থেকে মুক্ত বাড়িতে থেকে হইতে পারে আরাফার রোজা রেখে আরফার রোজা রেখে গত এক বছর আগামী বছরের গুণা মাফ হইল ওর সাথে তবা করলেন রোজা রেখেছেন নেক আমল করছেন আপনি তো নিশ্চয় আপনি যদি সত্যি মমিন হন কি জন্য রোজা রাখছেন দুনিয়ার গরজে রোজে রোজা রাখছেন জান্নাত পাওয়ার জন্য রোজা রাখছেন জাহান্নাম থেকে বাঁচার জন্য তাহলে ওই জাহান্নামের কাজ আবার করতে থাকবেন আবার হারাম খেতেই থাকবেন হারাম দেখতেই থাকবেন হারাম শুনতেই থাকবেন হারাম বলতেই থাকবেন হারাম ব্যবসায় জড়িয়ে থাকবেন এখনো ফজর ছাড়তে থাকেন আর নফল সন্ন্যতে আরফা রোজা রাখছেন কেমন জাহিল মুসলিম তাহলে আপনি ফরজ ছেড়ে দিচ্ছেন এদিকে ফজরের জামাতে যাচ্ছেন নামাজ পড়ছেন না আর এদিকে আরাফা রোজা রাখছেন বিবেক আপনাকে তবা করতে বলছে এর মানে এই নয় যে যখন ফরজ ফজরটাই পড়তে পারি না তার আরাফার রোজা রেখে কি করব। এটা বলা উদ্দেশ্য নয় কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে আপনাকে আপনার ভালো চরিত্র ভালো প্রকৃতি আপনাকে ধাক্কা দিচ্ছে আপনার বিবেকে আঘাত করছে নক করছে যে তুই কেমন মুসলিম যে সারা দিন রোজা রাখলি আরাফার আর আজ ফজরটাই পড়লি না আর আজকের ফজর পড়াই কি তোর নাজাতের জন্য যথেষ্ট সারা লাইফটা সংশোধন করলি না পাঁচক তো নামাজটাই কায়েম করতে পারলি না এই যে আপনাকে নক করছে এইভাবে মানুষের সংশোধন হয় যার ফলে অনেক লোক জাহান্নাম থেকে মুক্তি পায় এই আরাফার দিনে আর আল্লাহ ফকরাবুল আলমিন বান্দার নিকটবর্তী হয়ে যান সুম্মাই বেহমল মালায়কা তারপরে এদেরকে নিয়ে ফেরিস্তাদের মাঝে আল্লাহ পাক গৌরব প্রকাশ করেন গৌরব প্রকাশ করেন ফয়াকুল আর বলেন মা আরাদা হাওলায় এরা আরাফার ময়দানে কি উদ্দেশ্যে এসছে কি চায় এরা বলো তো দেখি কি চায় সেই মুসলিমের হাদিস এই ঈদের দিনে রোজা রাখা জায়েজ না না জায়েজ সেই মুসলিমের হাদিস আবু রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত তিনি বলছে আন্না রসুল আল্লাহ নাহা আন আনসিয়াম রসুল উল্লাহ দুই দিনে রোজা রাখা নিষেধ করেছেন ইয়ামুল আজহা ইয়ামুল ইয়মুল ফিতর ঈদুল আজহার দিনে রোজা রাখা নিষেধ আর ঈদুল ফিতরে রোজা রাখা নিষেধ জানি না আপনাদের বিভিন্ন অঞ্চলে আছে কিনা কিন্তু আমরা ছোটকালে দেখতাম যে অবশ্য কাজটা শূন্য কিন্তু এর নাম রোজা নাই সেটা হচ্ছে ঈদুল আজহার দিনে ঈদুল আজহার দিনে ঈদ পড়তে যায় না খেয়ে হ্যাঁ আর না খেয়ে যায় আসার পরে কি করে কোরবানি জবাই করে জবাই করার পরে গোস্ত খায় এটা হচ্ছে প্রথম খাওয়া তাই না আছে আমলটা নাই নেই আমলটা আছে কিন্তু এই আমলের নাম কি দেশি নাম এইটা আমল সন্ন্যত এতটুকু করলে সন্ন্যত কিন্তু আমাদের অঞ্চলে ছোট তো শুনতাম এটা হচ্ছে সৌ পহারের রোজা মানে এটা হচ্ছে মানে চার ভাগ করে শোয়া বুঝেন তো মানে রোবো ওয়ান ফোর্থ রোজা কথা হচ্ছে চার ভাগের এক ভাগ রোজা এটা বিদাতি নাম বিদাতির নাম আপনি একটা কাজ যদি করেন সন্ন্যত কিন্তু ওর নাম যদি বিদাতি দেন বা বিদাতি ধারণা নিয়ে করেন তো নেকি পাবেন না গুণা হবে না লোকের একটা কায়দা শুনে নেন আপনি বুঝতে পারছেন এটা জায়েজি কাজ করছেন কিন্তু ওর নাম একটা বিদাতির নাম দিলেন আরে মাগরে বেজার মাঝখানে ফিরিয়ে আছেন আপনি মাঝে মধ্যে কখনো যদি নফল নামাজ আমি পড়ি কিছু অসুবিধা আছে কিন্তু ওর নাম যদি আউয়াবিনের নামাজ তাহলে নামটা বিদাতির নাম সেই জন্য কি পাবেন না আপনি বুঝলেন একটা উদাহরণ এরকম বহু উদাহরণ আপনি পাবেন আর মাগরে বেশার মাঝখানের নামাজ কাবাবিন বলে না বলে না ওইসব ভাইরা যারা হাদিসের হদিস রাখে না সহি জহিব জালের কোন খোঁজ খবর রাখে না ওইসব আলেম সমাজ বা ওইসব মুসলিম সমাজের লোকেরা এরকম কাজ করে নামাজ যে কোনো সময় নফল পড়তে পারেন কিন্তু ওর একটা খাস নাম দিয়ে দিবেন আপনি অথচ ওই নামটা কোরআন হাদিসের নেই এটা আপনার ইফতিহার নেই সুতরাং আপনার বেদাতির নামের কারণে কাজটাই বরবাদ গেল নষ্ট হইল এখন কুরবানি সম্পর্কে দু চারটা আলোচনা করি কোরবানির জন্য দাঁত শর্ত না বয়স শর্ত এই নিয়ে আলমাদের ইখতলাফ রয়েছে তবে সতর্কতা হচ্ছে দাঁত দেখে নেওয়া জাবের রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত সহি মুসলিমের হাদিস বলছেন যে কালা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম রসুল্লাহাম বলেছেন তাজবাহু ইল্লা মুসিন্নাতান তোমরা মুসিন্না ছাড়া অন্য কোন পশু জবাই করবে না কোরবানিতে কোরবানিতে গোস্ত খাওয়ার জন্য যে কোনো বয়সে জবাই করেন অসুবিধে কি তাই না হালাল পশু হলেই হইল লাহবাহ ইল্লা ছাড়া বলেছেন কি থেকে না থেকে এই নিয়ে আলমদের ভাষার বা শব্দের বা গবেষণায় দ্বিমত হয়েছে যারা বলছেন সানাতুন থেকে মসিন্না তার হচ্ছে এক বছরের খাসি মেষ ভেড়া ভেড়ি দুম্বা এক বছরের হইলেই হইল মসিন্না হয়ে গেল কিন্তু অনেক আলেমরাই বলছেন যে মসিনা সিন্নুন থেকে সিন কাকে বলা হয় সিন্নুন মানে দাঁত এর বহু বছর হচ্ছে আসনান হ্যাঁ ডেন্টাল কোন ডিপার্টমেন্ট যেমন লেখা আছে আসনান লেখা আছে আরবিতে যারা আরবি পড়তে তাই না তো তাহলে তোমরা দাঁতা ছাড়া জবাই করিও না তার অনুবাদ করছে কি হাদিসের তরজমা তোমরা দাঁতা পশু ছাড়া জবাই করবে না এইটা হলে দাঁতা পশু আপনার আর সাধারণত এক বছরের ছাগলের বা ভেড়া ভেড়ি এইসবের দাঁত হয়ে যায় তো কিন্তু অনেক সময় হয় না ব্যতিক্রম ঘটতে পারে দাঁতা ছাড়া জবাই করবে না তাহলে এটা খাসি বকরি দোম্বা ভেড়ার ক্ষেত্রেও ঠিক আর দাঁতা গরু গরু দুই বছরের আগে দাঁতে না সুতরাং দুই বছরের ওপরের গরু হইতে হবে আর হ্যাঁ উঠ হ্যাঁ পাঁচ বছর হ্যাঁ সেই জন্য তাহলে দাঁতা বললে তাহলে সব পশুর ক্ষেত্রে প্রযোজ্য তোমরা এই জন্য দাঁত দেখিয়ে কোরবানি করাই ভালো বিশেষ করে যখন কিনতে যাচ্ছেন তখন কারো কথা আস্থা করা যাবে না কারণ আজকাল আমানত উঠে গেছে তেমত একটি আলামত লক্ষণ হচ্ছে আলামত উঠে যা এদা দইয়ে আতিল আমানত আমানত নষ্ট হয়ে যাবে আমানত থাকবে না আপনার কুরবানি হোক আর না হোক বলে দিল যে আমার বাড়ির পুষা ভাই আমি কুরবানি বলে বিক্রি করতে এসেছি কারণ কুরবানি হলে আরো দু চার হাজার টাকা দাম বেশি পাবো সেই জন্য কুরবানি খাসি বলে বিক্রি করেছে আসলে ও ও খাসির জন্ম হয়েছে হ্যাঁ, গত কুরবানির পরে তাহলে বছর জুটেনি সুতরাং এই বছর না করে যদি অনেক আলেমের কথা বলেছেন দাঁত দেখে নিয়ে আপনারা জবাই করবেন এটা ইল্লা ইয়াসুর আলাইকুম তবে তোমাদের জন্য যদি কঠিন হয় অভাবের সময় আর দাঁতা পশু পাচ্ছেন না হয় অভাব মানে আর্থিক অভাব কিনতে পারছেন না অথবা পশুর অভাব আসলে পশু পাওয়া যাচ্ছে না যদি কঠিন হয়ে পড়ে দাঁতা পাওয়া ফাতাজ বাহু জাজ আতামিনা দান তাহলে মেষ ভেড়া ভেড়ির যা জবাই করতে পারো এটা মশলা মনে রাখবেন এটা প্রত্যেকের জন্য ভেড়া ভেড়ির ছয় মাসে হৃষ্টপুষ্ট হয়ে যায় যার ফলে যা যা বলা হয় ছয় মাসের ঊর্ধ্বে সব পশুর বয়স চলে গেছে তো দুম্বা বা ভেড়ার এগুলোর যদি ইয়ে হয় ছয় মাস হয়ে যায় তাহলে কোরবানি দেওয়া যাবে এটা সকলের জন্য গতকালকে হাদিস শুনেছি জাজামের আল মাজ ওই আবু বুর্দা যে ঈদ পড়ার আগে ঈদের আগে জবাই করে খেয়ে বসে আসুন বলে এটা তো গোস্ত খাওয়া হয়েছে তো কোরবানি হলো না আর আর তো আমার কাছে পশু নাই বসে আবি বললেন ঠিক আছে তোমার জন্য তোমার কাছে কি আছে বলছে আমার কাছে আছে জাজামের আল মাজ এটা বকরি ছাগলের জাজা আছে মানে ছয় মাসের একটা বকরি বা খাসি আছে বললেন যে এটা তোমার জন্য তোমার পরে আর কারো জন্য চলবে না ওয়ালা তাসল হলে গাই রেখা কোরবানির ক্ষেত্রে বেশ কিছু বড় ধরনের দোষ আছে কোরবানির পশুর ক্ষেত্রে ওই দোষগুলি থেকে আপনার কোরবানির পশু মুক্ত হইতে হবে সেই দোষগুলি সংক্ষেপে একটি হাদিস শুধু এই ক্ষেত্রে বলি মারাবিন আজেব কে জিজ্ঞেস করছেন কোন একজন হাদিস নি তবে জিজ্ঞেস করছেন আম্মা নাহান হরাসুল্লাহ আদাহি কুরবানির ক্ষেত্রে যেসব সব কুরবানি করতে নিষেধ করেছেন রসুল্লাহ সাল্লাম যেসব পশু মানে যেসব দোষযুক্ত পশু ওই সম্পর্কে একটু বলুন তো দেখি তিনি বলেন কামা রসুল্লাহ সাল্লাম রসুল্লাহ একদিন দাঁড়ালেন বক্তব্যে খুদবাই ওয়াদি আকসার ওমিনিয়াদিহি আর হাত দিয়ে ইশারা করছেন বলছেন আমি যেভাবে ইশারা করছেন নবী করিম সাল্লামের হাত থেকে আমার হাত হচ্ছে নগণ্য আমি ইশারা করছি মানে এইভাবে নয় যে এইভাবে নবী সাল্লাম করেছেন তার হাত বরকতের হাত আমার হাত তুচ্ছ হাত ফাঁকালা তিনি বলেন আর বাউন চার রকমের দোষ আছে লায়া জুজনা এই চার রকমের কোন এক রকম দোষ যদি থাকে কোন পশুতে তাহলে সেটা কোরবানি করা জায়জ নয় লায়া জুজনা জায়জ নয় আল আওরা আল বেয়ন আওয়ারুহা অন্ধ হওয়া কানা হওয়া যার কানা বা অন্ধ হওয়া স্পষ্ট কানা অন্ধ বুঝতে পারছেন যে স্পষ্ট বোঝা যাচ্ছে যে অন্ধ না জানতে পারেন চোখ আছে চোখ দেখা যাচ্ছে একেবারে স্পষ্ট আছে আর একটা চোখে দেখে না কি করে বুঝবেন আপনি ডাক্তার কাছে নিয়ে পরীক্ষা করবেন চোখ পরীক্ষা নাকি আই টেস্ট করবেন ছাগলে না তো আলবাইন আমার অর্থ হচ্ছে যে ও চোখে বুঝে যাচ্ছে যে চোখটা দেখে না যদি বুঝা না যে তাহলে তার কিছু না এই জন্য বলা হয়েছে যে স্পষ্ট যেন হয় তার অন্ধ হওয়াটা বা কানা হওয়াটা ওয়াল আর যাও আলবাইন আর যদি খোড়া হয় না তার আগে বলছেন মারাদোহা আর এমন অসুস্থ রোগী পশু যে দেখলেই বোঝা যাচ্ছে যে এই রুগ্ন হয়ে আছে দুর্বল হয়ে গেছে বা রোগ দেখে বোঝা যাচ্ছে অনেক সময় দেখে বোঝা যায় বকরি ছাগলের বা পশুর বিভিন্ন রোগ আছে রোগ দেখলে বোঝা যায় যে বাঁচবে না আর যারা বাড়িতে গরু খাসি পুষে বাঁচবে না রে এই দু একদিনের মধ্যে মরে যাবে খা একে জবাই করে খেয়ে তো বুঝতে পারে যারা এসব পুষে স্পষ্ট যদি রোগী হয় এমনি দুর্বল সামান্য হয়তো আছে সেটা চলবে কিন্তু কথা হচ্ছে স্পষ্ট রোগ স্পষ্ট হয়ে আছে তাহলে সেটা কোরবানিতে চলবে না ওয়াল আরজা ও হার এমন খোড়া ন্যাংরা যে বোঝা যাচ্ছে যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে সামান্য এক একটু কখনো হয়তো একটু হালকা আছে তাহলে চলতে পারে এজন্য আলবাইয়াল ওহা বলা হয়েছে খোড়া হওয়া যদি স্পষ্ট হয় ওয়াল কাসিরাত আল্লাতি লাতুন কি আর এমন একেবারে শুকনো শুকনো কাসিরা লাতুন কি যার মধ্যে গোস্তি নেই গোস্ত বা চামড়া হাড়ের সাথেই পশুর হাড্ডির সাথে লেগে আছে এইরকম পশুর কোরবানি চলবে না কুলতো ইন্নি আকরাহ আইয়া কোনা ফিল কারণে নাকসুন বলছেন ওই লোক বারাবিন আজেব সাহাবিকে যে আমি কিন্তু সিং এ যদি কোন রকমের ত্রুটি থাকে তো ওই কুরবানি করা পছন্দ করি না অপছন্দ করি অর্থাৎ সিং কিছু ভাঙা কোন একটা দাঁত ভাঙা আছে ঘাটতি না দাঁতে মানে দাঁত ভাঙা আছে তো ওটাকে আমি ঘৃণা করি তখন বারাবিন আজেব রাজি আল্লাহ বলেন মা কারে তাহুফা দাহু যেটা তোমাকে পছন্দ লাগে না যে দাঁত ভাঙা আছে অথবা সিংটা একটু ভাঙা আছে বা বাঁকা হয়ে আছে তো যেটা তোমাকে খারাপ লাগে না লাগে ওইটা ছেড়ে দাও কোরবানি করিও না কারণ যেটা তুমি নিজেই লাইক করছো না পছন্দ করছো না ওটা কেন কোরবানি করো করিও না কিন্তু শুনে রাখো ওয়ালা তুহার রেমহু আলা আহাদ তবে অন্য কারো ওপর হারাম করিও না মানে ফতুয়াবাজি করিও না বুঝতে পারছেন না আপনাকে সিং একটু ভাগা অথবা দাঁত একটু ভাঙা আর কোন আইব দোষ লাগছে যে না ভালো লাগে না এই কুরবানি আমার পছন্দ হচ্ছে না তো কিনিয়েন না অথবা আপনার পোষা আছে আপনি ওটা কোরবানি করিয়েন না কিন্তু সবার জন্য আপনি ওইটা আম করে দেবে যে না এরকম চলবে না এইরকম ফতুয়া দেবে না তুমি বারাবিন তাহলে শরীয়তের ক্ষেত্রে যেখানে দিন ইসলামের ছাড় আছে সেখানে কঠোরতা অবলম্বন করা পছন্দনীয় না বর্জনীয় নিন্দনীয় ঘৃণিত কঠোরতা অবলম্বন করা তা সত্য জায়জ নয় বলু আর একটি বিষয় রয়েছে সেটা হচ্ছে কুরবানিতে অথবা হাদিতে কোরবানি মানে যেটা বাড়িতে কোরবানি করা হয় আর হাদি মানে হাজি সাহেবরা তামাত্ম বা কেরান করে যে পশু জবাই করে মেনাই অথবা মক্কার হারামের এলাকাতে হাজি সাহেবদের কোরবানি এখানে ভালো করে শোনা কারণ সাধারণ লোকেরা অনেকে মাসলা জানে না অনেকের মনে এটা জাগে যে আমার আত্মীয় আছে জিদ্দায় আমার আত্মীয় আছে আশেপাশে ধরেন মক্কার হারামের বাইরে জমুম যেমন সারা এদিকে বেরিয়ে হারামে অথবা তাইফে আছে তো না হয় আমি হজ করলাম আর এই এটা জিদ্দাই ঘুরি দিলাম হারামের বাইরে করলাম চলবে দামামে যদিও তাইফেই না চলে জিদ্দাই না চলে তো দামামে কি করে চলবে ঠিক না না চলবে না তো হজের সাথে সম্পর্কিত যে কুরবানি ওর নাম হচ্ছে কোরআন হাদিসের ভাষায় হাদি <clears throat> হাদি মায়ুহদাইলাল হারাম হারামের এরিয়াতেই জবাই করতে হবে ওলা তাহলে পুরো উসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিও মাহিল্লাহু আল্লাহ বলছেন তোমরা যখন হাদি কোরবানি সাথে করে নিয়ে চলে গেছো আর পুরাতন যুগে সাহাবাহিকরামদের আমলে তার আগে থেকে এরকম জাহিলিয়াত যুগে চলতো আর নিজের পোষা জিনিস আছে উঁট আছে ছাগল আছে নিজে সাথে করে নিয়ে যেত তোমরা মাথা মুন্ডন করবে না অর্থাৎ তোমরা হালাল হবে না হাত্তা ইয়াবুল হাদিও মাহিল্লা যতক্ষণ পর্যন্ত হাদি হালাল হওয়ার স্থানে না পৌঁছে গেছে অর্থাৎ যেখানে জবাবে সেখানে না পৌঁছে গেছে এর মানে এই নয় যে আপনি খোঁজ নিতে থাকবেন আপনার কোরবানি জবাই হইল না হইল না কারণ এই আয়াতের বাহ্যিক অর্থ এরকম কেউ বুঝতে পারে আর এই রকমই করে হাজি সাহেব আজকাল এসে ব্যাংকে টাকা জমা করে আর ব্যাংকে কাউন্টার বারবার করে জিজ্ঞাসা করে যে আমার কোরবানি কয়টার সময় হবে আর অধিকাংশ লোকের লিখা থাকে দশ তারিখ সকাল দশটার সময় দশ জিল হল দশ দশ দশ বুঝতে পেরেছেন আর সব লোককে বলে শত শত হাজিদেরকে জিজ্ঞেস করেছি ওরা বলে আমার কোরবানি দশটার সময় হবে এই জন্য আমি দশটার আগে চুল কাটবো না সকাল ছয়টা সাতটার সময় হয়তো পাথর মেরে নিয়েছে ও চুল কাটে না বসে আছে কেন বলছে আমাকে যে বলে দিয়েছে কাউন্টার থেকে ব্যাংকে যখন কোরবানি পয়সা জমা করি যে দশটার সময় তোমার কোরবানি হবে এটা ভুল কথা কোরবানি দশ তারিখে শুধু হয় এগারো তারিখে হয় বারো তারিখ হয় তেরো তারিখ হয় চার দিনে কোরবানি হয় সারা পৃথিবীর মুসলমানদের কোরবানি হাজি সাহেবদেরও হয় আর ব্যাংকওয়ালারা যারা উকিল হয়ে আপনার আমার কোরবানি করছে লাখ লাখ কোরবানি আজকে থেকে বিশ বাইশ বছর আগে যখন এই কোরবানি পঁচিশ বছর আগে শুরু হয়েছে আমরা যখন মদিনার ছাত্র ছিলাম সেই কালে প্রথম শুরু হয় সেই সময়ের কথা জানি তখন পাঁচ লাখ তাদের ইয়ে থাকতো ছাগল পাঁচ লাখ তাহলে এখন সংখ্যা কত বেড়েছে তাদের সবগুলি কোরবানি একদিনেই হচ্ছে অবাস্তব কথা এই কোরবানির সাথে চুল কাটার বা হালাল হওয়ার কোনো সম্পর্ক নেই তাহলে এই আয়তের অর্থ কি তফসির কি ওলা তাহলে কুরৌসাকুম তোমরা হালাল হয়ে না মাথা মুন্ডন করি না মানে হালাল হয়ে না হাততে আবলোগাল হাদি মাহিল্লা যতক্ষণ পর্যন্ত কুরবানি কুরবানি জবাই হওয়ার স্থানে না পৌঁছেছে তফসির কারা বলছেন ইয়ানি অমন্নাহার কুরবানির দিনের আগে দশ তারিখের আগে হালাল হতে পারবে না দশ তারিখে হালাল হওয়ার তারিখা কি হালাল হওয়ার জন্য কি করতে হবে প্রথম কাজ হচ্ছে হাজি সাহেবদের বড় জামরাকে জামরা আকাবাকে সাতটা পাথর মারা তারপরে যদি আপনি নিজের হাতে কোরবানি করেন তো কোরবানিটা করে দিলে ভালো আর যদি নিজের হাতে না থাকে যে কোরবানি কাউকে দায়িত্ব দিয়েছেন আপনার শেষ হয়ে গেছে আর ওই কোরবানি হওয়ার অপেক্ষায় থাকবেন না দ্বিতীয় কাজ কি করবেন মাথা মুন্ডন করবেন তাহলে পাথর মারা আর মাথা মুন্ডন করা এই দুটো কাজ করলেই হাজি সাহেবরা প্রাথমিকভাবে হালাল হয়ে যায় যেটাকে আরবি ভাষায় ফিকা বা হাদিসের ভাষায় বলা হয়েছে তাহাল্লুল আউ্বল প্রাথমিক হালাল হওয়া প্রাথমিক হালাল হইলে এহরামের সমস্ত নিষিদ্ধ কাজ জায়জ শুধু একটি কাজ জায়জ নাই সেটা হচ্ছে স্ত্রীর কাছে যাওয়া স্বামী স্ত্রীর যে সম্পর্ক রয়েছে ওর কোনোটাই চলবে না যতক্ষণ পর্যন্ত কি না করবেন তফে ফাজা বা তফে জিয়ারা যেটা হজের রুকন ওইটা না হবে তফে জিয়ারা হয়ে গেল তখন সব জায়জ আপনার যা জায়জ শরীর তা জায়জ আমের আর কোন নিষিদ্ধ কাজ বা অবস্থা থাকলো না তো কুরবানি বা হাদিতে ভাগ চলে কিনা গতকালকে আলোচনা করেছি সবচাইতে উত্তম কুরবানি হচ্ছে হ্যাঁ একা গোটা উঠ করবেন এটা সবচেয়ে ভালো কোরবানি তারপরে উত্তম কোরবানি হচ্ছে গোটা একটা গরু করবেন তারপরে উত্তম কোরবানি হচ্ছে যে দুম্বা খাসি বা মেষ হ্যাঁ গোটা ওটা তো গোটাই ওতে ভাগ নেই হ্যাঁ আর যত বেশি মানে হৃষ্টপুষ্ট হবে আর যত বেশি গোস্ত হবে তত বেশি ফজিলত রয়েছে কারণ যত বেশি গোস্ত হবে তত বেশি গরিব মিসকিনের ফায়দা হবে এই জন্য উঠ হচ্ছে সবচেয়ে উত্তম কোরবানি উঠ যদি গোটা হয় তাহলে তারপরে আসবে ভাগ উঠের সাত ভাগের এক ভাগ বা গরুর সাত ভাগের এক ভাগ এটা হচ্ছে একটা ছাগল বা খাসির সমান এতে সালাফে সালেহীন থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো দ্বিমত নেই এই মর্মে কয়েকটি হাদিস শোনাবো সফরেরও হাদিস শোনাবো আর গায়ের সফরেও শোনাবো তার মানে সফরেও জায়েজ আছে আর সফর ছাড়া বাড়িতেও ভাগে কোরবানি জায়েজ আছে এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই আর কোনো ইখতলাফ চোদ্দশো বছরের মধ্যে পাওয়া যায় না আজকে থেকে প্রায় ৩৫ চল্লিশ বছর আগে ৩৫ চল্লিশ বছর আগে একজন ভারতের পশ্চিমবঙ্গের সাধারণ একজন আলেম সহি মুসলিম পড়াইতেন এক মাদ্রাসায় উনি প্রথম ওই সহি মুসলিমে যে অনেকগুলি হাদিস এসছে সারা জীবনটা ওই সহি মুসলিম পড়ান তারপরে ফতুয়া দিয়ে দিলেন যে কলকাতা থেকে যে আইনুল বাড়ির তত্ত্বাবধানে আহলেদিস পত্রিকা বেরোয় ফতুয়া দিয়ে দিলেন যে কোরবানিটা আসলে সফরের ভাগের কোরবানি সফরের সফর ছাড়া বাড়িতে ভাগের কোরবানি নেই ফতুয়া দিয়ে দিলেন আর ওই ফতুয়ার খণ্ডনে এই আইনুল বাড়ি সাহেবের এই আহলেদিস পত্রিকা এখনো বেরোচ্ছে তাতে কয়েক কিস্তিতে ওর খণ্ডন লেখা হয়েছিল আজকে তো পঁয়ত্রিশ বছর আগে প্রায় আশির দশকে যখন আমরা আমাদের বয়স ষোলো আঠারো বছর তখন মাদ্রাসে আমরা পড়াশোনা করি এরপরে ব্যাপারটা ঠান্ডা হয়ে গেছিল তারপরে আবার একটা নতুন ফতুয়া আমাদের কিছু ভাইয়েরা বাংলাদেশে দিয়েছে এছাড়া উম্মতে কোরবানির ভাগ সম্পর্কে কোন ইখতলাফ নেই ভালো করে শুনে দেখেন হাদিস শুনিয়ে দিই আপনাদেরকে সহি মুসলিমের হাদিস জাবের রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত কাল খারাজ মা রাসুল্লাহ সাল্লাম আমরা বেরিয়েছিলাম রাসুল্লাহ সাথে মহিলিন আবিল হাজ হজের তালবিয়া পাঠ করে ফা আমাদেরকে নির্দেশ দিলেন আর নাস্তারে কাফিল এবলি ওয়াল বাকর যে আমরা যেন উঁটে আর গাবিতে গরুতে শরিক হই কুল্ল সব আতি মিন্না আমাদের প্রত্যেক সাতজন ফি বাদানা একটি উঠে বাদানা উঠকে বলে এক উঠে বা এক গায়ে গরুতে কয়জন কুল্ল সব আতিন সাতজন করে এটা ছিল তাহলে হজের তাই না হজে বেরিয়েছেন তাহলে এটা ছিল কি হাদি উজিয়া বাড়ির কোরবানি ছিল এটা কি ছিল হাদি তাহলে হাদিতেও সাত ভাগ আছে আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলছেন কন্যামা রসুল্লাহ সাল্লাহ আমরা রসুল্লাহামের সাথে ছিলাম ফিসাফারিন সফরে ফাহাদার আল আদহা আর সফরে থাকাকালীন কুরবানির সময় চলে আসলো আধা এখানে উজিয়া এটা কুরবানি কোরবানির সময় চলে ফাস্তারাক নাফিল বাকারাতে সাবাহ আমরা সাতজন করে গরুতে শরিক হইলাম গাভীতে অফিল বাইরে আসারা আর উঁটে দশজন করে শরিক হইলাম তাহলে উঁটে সাতজনেরও হাদিস আছে আর দশজনেরও হাদিস রয়েছে সাতজনের হাদিস সাহি মুসলিমের উঁটে আর জনের হাদিস হচ্ছে ত্রিমিজির আর হাদিসটি সাহি সুতরাং উঁটে জন জায়েজ রয়েছে যদিও কেউ যদি সাতজন হয় মানে শরিক হয় তাতেও কোনো অসুবিধা নেই মানে সাতজনের প্রমাণ রয়েছে দশজনের প্রয়োজন রয়েছে কোরবানির ক্ষেত্রে কোরবানির ক্ষেত্রে মানে অধিয়ার ক্ষেত্রে দশজনের প্রমাণ রয়েছে কিন্তু হাদির ক্ষেত্রে সাতজনেরই হাদিস রয়েছে সফরের হইল না এখন শুনেন সফর ছাড়া হাদিস জাবের রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত আবু দাউদে হাদিস রয়েছে আন্না নবী সাল্লাহ আলী সাল্লাম কাল নবী করিম সাল্লাম বলেছেন এটা কি আমল না ফেল না কর্ম না এটা কি কৌলি হাদিস মানে বাচনিক হাদিস বাচনিক হাদিস সকল উম্মতের জন্য বুঝা গেছে কালা তিনি বলছেন আল বাকারাত আনসাব আতিন ওয়াল জেজুর আনসাব আহ গরু হচ্ছে সাতজনের পক্ষ থেকে আর উঠ হচ্ছে সাতজনের পক্ষ থেকে মুসনাদ আহমদের হাদিস আবু দাউদের হাদিস আল্লাহ উদ্দিন আলবানি বলছেন হাদিসটি সহি সহিহুল জামে দু হাজার আটশো উনানব্বই নম্বর হাদিস এছাড়াও আর অন্যান্য তার কিতাবগুলিতে এই হাদিস রয়েছে আর একটি বিষয় শোনায় নবী করিম সাল্লাম একটা গরু একটা গরু সমান সাতটা ছাগল এটা কোরবানিও তো করেছেন উজিয়া তো করেছেন হাদি তো করেছেন আর গানিমতের মাল বন্টন করেছেন তাহলে এটা হচ্ছে সাধারণ নীতিমালা শরীয়তের যে একটা গরু সমান কতটা ছাগল সাতটা ছাগল সাতটা ছাগল এটা শুধু সফরের নয় তাহলে এটা হচ্ছে আম কায়দা কানুন শুনে রাখেন এই মর্মে হাদিস কয়েকটা রয়েছে একটা হাদিস সম্পর্কে শোনাই হাদিস মুসনাদ আহমদে রয়েছে নাসাইতে রয়েছে ইবিন মাজাতে রয়েছে খাদিজ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন কানা রাসুল্লাহ সাল্লাম ফি কাসমিল ধন সম্পদ বন্টনের ক্ষেত্রে করতেন আশরামিনা সাহেব দশটি ছাগল একটি উটের সমান এটা একটা হাদিস দশটি ছাগল একটি উটের সমান কিভাবে জেহাদ শেষ হলো গণিমতের মালধন বা পাওয়া গেল ছাগল পাওয়া গেল উঁটো পাওয়া গেল কাফেরদের থেকে বিশেষ করে হোনায়নের যুদ্ধে হোনায়নের যুদ্ধে কাফেররা অনেক হাওয়াজান গোত্র আর যেসব গোত্র অংশ নিয়েছিল হোনাইনে মক্কা বিজয়ের পরে পরে এতে অনেক গানিমতের ধন সম্পদ পাওয়া গেছিল ছাগল তারপরে উঠ ইত্যাদি তো নবী করিম সাল্লা সাল্লাম জেহাদে এই আম সাধারণ নীতিমালা ছিল কি করতেন দশটি ছাগল সমান একটা উঠ করতেন কিভাবে সবাইকে ছাগল দেওয়া সম্ভব হচ্ছে না বা সবার জন্য উঠ জুটছে না একটা করে তখন কি করতেন কিছু লোক ছাগল নিয়ে নাও তাহলে একজনকে একটা উঁট দেওয়া হলো আর আরেকজন উঠ পেল না তখন তাকে কি করা হইতো দশটা ছাগল দেওয়া হলো বুঝতে পারলেন তাহলে এইটা এমন মশলা নয় যে শুধু কুরবানির সাথে খাস আবার কুরবানিতে সীমিত করতে করতে আবার ওই সফরের সাথে খাস এমন বিষয় নয় আসলে এটা একেবারে স্পষ্ট ভুল না এতে হানাফি সাফেই মালেকি আমি না আহলে কেউ ইতলাফ করেছ কখন এটা চালাবার চেষ্টা করবেন না যে আহলে হাদিসদের ফতুয়া না আহলেদিসের অল্প দু একজন আলেমের এটা ইস্তিহাদ করতে গিয়ে ভুল হয়েছে আল্লাহ পাক যাদের ভুল হয়েছে মাফ যেন করেন আর আমাদেরকে হকের অনুসরণে তৌফিক দান করেন কুরবানের গোস্ত সম্পর্কে আরেকটা হাদিস শোনাই আলী রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন আমার আলী রাসুল্লাহ সাল্লাম আকুম আলা বুধনেহি আমাকে নির্দেশ দিলেন যে আমি যেন নবী সাল্লা সাল্লামের যে কুরবানি হচ্ছে এই দায়িত্ব কুরবানি করার দায়িত্ব পালন করি ওয়ান আতাসাদ্দা কাবেল আহমিহা আর আমি যেন তার গোস্ত দান করে দিই সদকা করি ও জুলু দেহা চামড়াও দান করে দিই ও আজিল্লা তেহা আর ওর যে সাথে সাজ সরঞ্জাম আছে একটা উঁট উটের পিঠা হয়তো চাপ ছিল তার উপর যাচ্ছিল আর কি বসার জন্য সিট যেসব থাকে সেটাও যেন দিয়ে দিই ওয়াল্লা উতিয়াল জাজ্জার আমিন হাসাইয়ান আর কসাইকে যেন গোস্ত থেকে কিছুই না দি এই হাদিসটা কি জন্য বললাম এই জন্য বললাম যে আমাদের দেশের মোল্লা হুজুর না হইলে কুরবানি জবাই হয় না এটা দেশি তরিকা কুরবানি জবাই করার তাই না ভুল কথা সন্ন্যত হচ্ছে নিজের কুরবানি নিজে করবেন আর নিজে যদি ভীতু হন রক্ত দেখতে পারেন না ভিতর খারাপ হয়ে যায় বেহুশ হয়ে যায় কিছু এরকম কাপুরুষ আছে হ্যাঁ অথবা জানের দিক থেকে দুর্বল পারছেন না মহিলা মানুষ নিজে জবাই করতে পারবেন না এমন কি মহিলাকেও বলেছেন যে তুমি দাঁড়িয়ে দেখো যে তোমার কুরমাইটা জবাই হচ্ছে পর্দার আড়াল থেকে বা পর্দা করে দাঁড়িয়ে দেখো যে আমার কুরমাইটা জবাই হচ্ছে কোন পুরুষ জবাই করছে আরো দেখুক আচ্ছা মহিলা যদি জবাই করে তো কি হবে না হ্যাঁ এক শ্রেণীর লোকেরা ফতুয়া দিয়েছে মহিলা জবাই মকরু এই জন্য খাসি মুরুখ বাড়িতে যে জবাই মেহমান এসে ওই মুরগি জবাই করতে আমাদের দেশে মহিলাকে দেয় নেই মকরু হয়ে যা মকরু হয়ে যাবে ভুল কথা বাড়িতে আপনি মজুদ নন আর আপনার মেহমান এসছে আপনার স্ত্রী জবাই করতে পারবে না আপনার মেয়েরা জবাই করতে পারবে আপনার ছেলে জবাই করতে পারবে না আর থাকলে অসুবিধা কি রয়েছে এমন কোন বিধান নেই শরীয়তে এগুলো মন গড়া কথা <coughs> তবে মহিলাদের অন্তটা দুর্বল আর পুরুষ মানুষের সামনে কি জবাই করবে হ্যাঁ পর্দার আলী যদি হয় তাহলে অসুবিধা নেই সেই জন্য দাঁড়িয়ে দেখুক যে আমার কোরবানি জবাই হচ্ছে পুরুষরা ওর স্বামী বা ভাই কেউ জবাই করে নিচ্ছে বাপ কেউ জবাই করছে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম কষাইকে দিতে নিষেধ করলেন আমাদের হুজুররা না হলে কষাইয়ের কাজ হয় না মানে খাল চামড়া ছড়াবে না শুধু বিসমিল্লা আল্লাহ হুজুর লাগবে হুজুর লাগবে পেরেশান করে দেয় হুজুরদেরকে ডেকে আর হুজুরদেরও বাস লাভ আর লাভ গোস্ত বাড়িতে সুহান আল্লাহ হ্যাঁ আজকাল টাকা নিচ্ছে আমরা ছোট কালে দেখতাম এই নাজাইজ কাজটা করত। টাকা দিলে তো দোষ নেই কেউ জবাই করে দিল চামড়া ছড়িয়ে দিল গোস্ত কেটে দিল টুকরো করে দিল টাকা দিচ্ছেন অসুবিধা না এক্সট্রাটা কিন্তু গোস্ত থেকে দিলেন হুজুর যেহেতু জবাই করে দিয়েছে যার হুজুর বাড়ি এক কিলো দিয়ে আয় দুই কিলো দিয়ে আয় এটা জায়জ নয় নবী করিম নির্দেশ দিচ্ছে ওয়ালা জবাইকারীকে কসাইকে যেন ওতে থেকে পারিশ্রমিক হিসাবে না দি আপনি পারিশ্রমিক হুজুরের জন্য বলেন আর না বলেন সেটা পারিশ্রমিক আপনি বলছেন যে গিফট দিচ্ছে আপনি অন্য কাউকে দিবেন আমি জবাই করতে যাইনি আমাকে দেবেন কিন্তু যে হুজুর জবাই করতে গেছে তাকে দেবেন আপনি তাই না তাহলে পারিশ্রমিক হলো এটা হাদিয়া হলো না হাদিয়া হলে যে কোনো ভালো মানুষকে আপনি দিতেন তাহলে জি সুতরাং এই তারিখা জায়েজ নয় জাহনি কালা বললেন নবী সালাম না নৌতিহেমিন্দা আলী রাজি আল্লাহ বলছেন যে আমরা কি দিতে এমন নয় যে বেগার খাটিয়ে নিতাম বেগার বলেন তো আপনার না বিনা পয়সা খাটিয়ে না তো বিনা পয়সা বেগার খাটিয়ে নিতাম না বরং আমরা নিজের পক্ষ থেকে দিতাম পয়সা পারিশ্রমিক দিতাম যা দেওয়ার পারিশ্রমিক দিলাম জবাই করে দিল চামড়া ছড়িয়ে দিল আরো মেহনত করলো সেই জন্য কুরবানির নেকির কথা কুরবানিতে কি নেকি পাওয়া যাবে এই সব আলোচনা আমাদের আলোচনা আসেনি তাই না এই মর্মে একটা হাদিস রয়েছে যে হাদিসটা তিরমিজি ইবিন মাজাতে রয়েছে তবে অনেক মহাদিসিনরাই দুর্বল বলেছেন হাদিসটা শোনায় আপনাদেরকে আয়সারাদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলছেন আনা রাসুল আল্লাহ কাল রসুল্লাহ বলেছেন মা আমেলা আদিমান মিন আমাল ইয়াউমিল নাহার আহাব্বাইর আল্লাহ মিন এহরাকিদ্দাম কোন মানুষ কুরবানির দিন আল্লাহর নিকট অধিক প্রিয় আমল করতে পারে না রক্ত প্রবাহিত করা মানে কুরবানি জবাই করার তুলনায় কোরবানি জবাইয়ের চাইতে ভালো আমল অন্য কোন আমল কোরবানির দিনে হতে পারে না মানে সবচেয়ে ভালো আমল সবচেয়ে প্রিয় আমল আল্লাহ ফকরাবুল আলমের নিকট কোন আমল কোরবানি জবাই করা <clears throat> আর এই কোরবানির পশু কেয়ামতের দিন আসবে সিং সহ লোম সহ খুর সহ মানে গোটা শরীর চ আর কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে তা গ্রহিত হয়ে যায় কবুল হয়ে যায় এটা হচ্ছে হাদিস ফাতিবু বেহা নাসান সুতরাং তোমরা কুরবানি জবাই করার মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভের মাধ্যমে মন মানে খুশি মনে কুরবানি করো খুশি মনে কুরবানি করো সংকীর্ণতা রাখিও না মনে এত পয়সা লেগে গেল কৃপণতা করিও না ইত্যাদি দুনিয়ার গরজ রাখিও না খুশি মনে আল্লাহ সন্তুষ্ট কোরবানি করো হাদিস মাজায় রয়েছে কিন্তু থেকে অনেকে দুর্বল বলেছেন এই ফজিল সম্পর্কে এই একটাই হাদিস রয়েছে আর একটি হাদিস রয়েছে সেই হাদিসটা নিশ্চিত দুর্বল আর অনেকে মৌজু জাল বলেছেন আল্লাহ নাসুদ আলবানী কিতাবে দুই রকম মন্তব্য রয়েছে কোন কোন কিতাবে মৌজু জাল বলা হয়েছে সুতরাং বয়ান করাই যায় না একমাত্র সতর্ক করার জন্য তারপর এই জন্য জাল বলে দিয়ে বয়ান করছি আপনাদের সামনে বা অত্যন্ত দুর্বল বলে বয়ান করছি জায়দিন আরকাম রাজি আল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলছেন যে কাল আসাব রসুল্লাহাম ইয়া রসুল আল্লাহ রসুল্লাহ সাহাবারা জিজ্ঞেস করলেন একবার মাহাজহিল আদাহি এই কুরবানিটা আবার কি কুরবানি আবার কি কালা সুন্নাত আবিকুম ইব্রাহিম এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলী ইসলামের আদর্শ সুন্নাত আর নবী করিম সাল্লাম স্বীকৃতি দিয়েছেন ইব্রাহিম আলী ইসলামের সুন্নত আমাদের জন্য করণীয় থাকতো না যদি নবী করিম সাল্লাম সেটাকে হ্যাঁ, না রাখতেন তার অনুমোদন না দিতেন কারণ ইব্রাহিম আলী ইসলামের দিন আর আজকে নেই সেই দিন রহিত হয়ে গেছে তবে সেই দিনের ভালো ভালো অনেক কাজ আল্লাপাক রেখেছেন প্রত্যেক উম্মতের ভালো কাজ আছে এতে কোনো সন্দেহ নেই অনেক ভালো কাজে বিশেষ করে মৌলিক বিষয়গুলিতে একই রকম সামঞ্জস্য রয়েছে তারা ওই ভালো কাজগুলি করতেন বিশেষ করে আখলাখ চরিত্র তারপর ইমানিয়াতের বিষয় আখেরাতের প্রতি ইমান আল্লাহর প্রতি ইমান তৌহিদ সালাদ ইত্যাদি এইসব জিনিসগুলো মুস্তারাকা তাদের মধ্যে ছিল আমাদের মধ্যে রয়েছে বিধিবিধানের ক্ষেত্রে পার্থক্য কিন্তু বিধিবিধানও অনেক আমাদের মধ্যে আছে আগের ওম্মতের যেগুলিকে নবী করিম সাল্লা আল্লাহর পক্ষ থেকে ওহি ভিত্তিক অনুমোদন দান করেছেন কুরবানিটা আবার কি বললেন যে তোমাদের পিতা ইব্রাহিম আলী ইসলামের সন্ন্যত তাহলে ফামালানা ফিহায় রাসুল্লাহ তাহলে আমরা এতে কি পাবো এই কুরবানি করলে কি পাবো কালা বিকুল্লি সারাতিন হাসানাতুন প্রত্যেকটি লোমের বদলে একটা করে নেকি কাল হাসুফ চুল আর ওই যে মেষ হয় ভেড়া ভেড়ি আর ওর লোমকে বলে সুফ বলে আরবিতে তারা বেকুল্লে সারাতি মিনা সুফে হাসানা মানে প্রত্যেকটি লোম বা প্রত্যেকটি সুফ উনে একটা করে নেকি ইভিনে মাজাই শুধু হাদিসটি রয়েছে হাদিসটা দুর্বল একেবারে আর না হলে জাল সুতরাং এই হাদিস বয়ান করা শুধু শুধু তার অবস্থা না বলে ঠিক নয় আর এর উপর আস্থা করার কোনো প্রয়োজন নেই হতে পারে এর চাইতে বেশি আল্লাহ নেকি রেখেছে যে গায়েব আমাদেরকে জানানো হয়নি এর চাইতে হয়তো অনেক বেশি নেকি আছে কিন্তু খামক একটা জাল আর দুল বা হাদিসের ভিত্তিতে আমরা ওকে সীমিত করলাম যে এক একটা লোমে একটা করে নেকি হইতে পারে আল্লাহ হাজার নেকি দিতে পারেন হাজার নেকি দিতে পারেন কোরবানির গোস্ত বিতরণ এই বিষয়টি অত্যন্ত জরুরি আমাদের দেশের মানুষের জন্য কোরবানির গোস্ত বিতরণের ক্ষেত্রে নিজে খাবে যে কোরবানিকারী বা তার পরিবার খাবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে ঢোকন দেবে কাঁচা গোস্ত দিক অথবা রান্না করে দিক হ্যাঁ রান্না করে দিয়ে পাঠা কাঁচা দিয়ে পাঠা অথবা বাড়িতে বসিয়ে খাওয়া কোনো অসুবিধা নেই ক্ষেত্রে আর কমিন আলফোকার আর গরিব মিসকিনকে দান খায়রাত করবে তাহলে তিন রকম হইল এই তিন রকম যে হইল এটাকে দিয়ে অনেকেই তিন ভাগ করেছেন আর সাহাবাই কেরাম থেকে এইরকম কিছু প্রমাণ পাওয়া যায় নবী সাল্লাম থেকে তিন ভাগ করার কোনো প্রমাণ পাওয়া যায় না যে তিন ভাগ করতে হবে তবে কোরআনে কেরিমের ভাষায় আল্লাহ পাক বলেছেন ফকুলু মিনহা ওয়াতমুল কানিয়া ওয়াল মোতার সুরা হাজার আয়াত নম্বর ছত্রিশ তোমরা কুরবানির গোস্ত থেকে খাও এবং ওয়াত এমু খাওয়াও আল কানিয়া ওই সব লোকদেরকে যারা নিজেই পরিতৃপ্ত যা আছে গরিব তারপরও চাইতে যায় না পরিতৃপ্ত যা আছে অতি সন্তুষ্ট কারো কাছে ভিক্ষা করতে যায় না অল মতার আর যারা সামনে এসে ভিক্ষা করে বা চায় তাদেরকেও খাও না মিসকিন যারা চাইতে আসে তাদেরকেও খাও আর অভাবী যারা চাইতে আসে না তাদেরকেও খাও অথবা অভাবী নয় কিন্তু আত্মীয় স্বজন পড়া প্রতিবেশী বন্ধু বান্ধব তাদেরকেও খাও তাহলে নিজে খাও যারা চাইতে আসে না তাদেরকেও খাও আর যারা চাইতে আসে তাদেরকেও খাও তাহলে কোরআনে যেন ইঙ্গিত হ্যাঁ তিন ভাগ করতে বা তিন রকম করতে তাই না তিন শ্রেণীর মানুষ খাবে এইদিকে ইঙ্গিত করা হয়েছে কিন্তু তিন ভাগ অন থার্ড অন থার্ড হবে এইরকম কথা নেই আর থেকে কোনো স্পষ্ট এইরকম প্রমাণ নেই যে বলেছেন তিন ভাগ করা প্রত্যেকটা পশু থেকে একটু একটু করে নিয়ে রান্না করে প্রত্যেকটা থেকে একটু একটু করে নিয়ে রান্না করে বাকিটা দান করে দিতে তাহলে প্রায় দান করে দেওয়া হইল হয়তো আধা কিলো এক কিলো নেওয়া হলে একটা পশু থেকে আর বাকিটাই দান করে দেওয়া হলো এইভাবে নবী করিম সাল্লাম করেছেন আজকাল করতে চাইবেন না করতে চাইবেন না লোভের শেষ নেই আর তিন ভাগ নবী সাল্লাম থেকে একেবারে এইভাবে প্রমাণ করবেন এর কোনো প্রমাণ নেই তবে আবদুল্লাহ বিন রাজি আল্লাহ তালাহমা থেকে একটা আসার রয়েছে আসার মানে তার বক্তব্য রবিআন থেকে বর্ণিত কাল তিনি বলছেন কুরবানির গোস্ত অথবা হাদি যে হাজি সাহেবদের তামাত্তু তুকেরানের কোরবানির গোস্ত এ হচ্ছে ষোলোসুন লাখা তিন ভাগের এক ভাগ তোমার জন্য অ ষোলোসুনলি আহলেখা তিন ভাগের এক ভাগ তোমার পরিবার পরিজনের জন্য অর ষোলোসুলিল মাসাকিন আর তিন ভাগের এক ভাগ হচ্ছে মিসকিন দরিদ্র অভাবীদের জন্য যদি কারো প্রয়োজন থাকে আর পুরোটাই খেয়ে নেয় অভাবের কারণে অথবা ছেলে মেয়ে সংখ্যা বেশি আর এমনি এত সচ্ছল মানুষ নই কোরবানি দিয়েছি আর পুরো গোস্ত খেয়ে নেই তো কোরবানি হবে না হবে না ইনশাল্লাহ হবে তবে তার এখলাস উপর নির্ভর করছে এখলাস আছে না আসলে কৃপণতা আছে <clears throat> তারপরে আশেপাশে আরো গরিব আছে না সবগুলি তার চেয়ে ভালো এটাও তো দেখার বিষয় রয়েছে গ্রামের সবাই সচ্ছল ওর চাইতে ওই এক ব্যক্তি গরিব ব্যক্তি কোরবানি দিয়েছে ওর কোরবানি থেকে আবার ওই ওর চাইতে সচ্ছল গুলি কি খাওয়াইতে হবে এমন কিছু নাই আসলে এই জন্য এই মশলা আরো স্পষ্ট করে শুনে রাখেন যে কেউ যদি তার পুরো গোস্তটা নিজে খেয়ে নেয় তবুও কোনো অসুবিধা নেই নিজের ছেলে মেয়েদেরকে খাওয়িয়ে দেয় কোনো ওয়াজুজলিল মোদাহি আইয়াকুল্লাহ কুল্লাহ সবটা যদি নিজেই খায় নিজের পরিবারকে খাওয়াই কোনো দোষ তো নেই কোনো দোষ নেই আর যদি এর বিপরীত করে কিছুই খেলো না সবটাই দান করে দিল যেমন আরব দেশগুলি থেকে অনেক কুরবানি ভারত বাংলাদেশ পাকিস্তান বিভিন্ন দেশে গরিব দেশ আফ্রিকায় ইন্দোনেশিয়ায় হচ্ছে পুরোটাই অন্য অন্যরা খাচ্ছে তাই না সব যদি সাদকা করে দেয় দান করে দেয় কামেলাতান ইহুদিহা কামেলাতান হাই সাদকা মানে গরিব মিসকিন কি আর হাদিয়া না পাড়া প্রতিবেশী যারা সচ্ছল সবাইকে দান করে দিলাম খাবো না সব প্রয়োজন নেই আমাদের খাবার তাতেও কোনো দোষ নেই তাতেও কোনো দোষ নেই বলেছেন যে এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের অনুগ্রহ যে আপনি পুরোটা খেতে চাইলো আল্লাহ জায়েজ করেছেন আর আপনি পুরোটা দান করতে চাইলো আল্লাহ জায়েজ করেছেন গরিবদেরকে আল্লাহ আপনি পুরো আত্মীয় স্বজনকে পাড়া প্রতিবেশীকে উপঢৌকন হাদিয়া দিতে চাইছেন তবু আল্লাহ পাক জায়েজ করেছেন সবটাই জায়েজ এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলমী দিনে প্রশস্ততা রেখেছেন দিন খুব প্রশস্ত দিনের বিধি বিধানে আল্লাহাক যেখানে জায়জ করেছেন সংকীর্ণ করবেন না কথা লম্বা হয়ে যাচ্ছে এই জন্য এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ ফাকরুল আলজন আমাদের গুনাখাতা মাফ করে দেন আল্লাহ ফাকরুল আমাদেরকে দিন মোতাবেক চলার জন্য তৌফিক দান করেন ওসল্লাহ নবীনা মোহাম্মদ আলী ওসাহি আজমাইন একটি মাসলা জিজ্ঞেস করেছেন আমাদের দিনী ভাইরা আমেরিকা থেকে প্রশ্নটা বলছি আর তার উত্তর বলছি হজের সাথে সম্পর্কিত প্রশ্ন হচ্ছে যে একজন মহিলা হজের জন্য প্রস্তুত হয়ে টাকা পয়সা জমা করে দিয়েছে টাকা পয়সা জমা করে দিয়েছে আর তারপরে তার স্বামী মারা গেছে টাকা জমা করেছে হজের জন্য প্রস্তুতি নিয়েছে আর তারপরে স্বামী ইন্তেকাল করেছে এখন ইদ্যত কাটাতে হবে কতদিন ইদ্যত চার মাস দশ দিন ইদ্যত চার মাস দশ দিন ইদ্যত এই ইদ্যতের সময় হজের মৌসুম পড়ে যাচ্ছে তাহলে ইদ্যতের মধ্যে হজের সফর করতে পারবে না পারবে না হজে আসবে না আসবে না বাংলাদেশের কোন এক আলেম সাহেবকে আর আমাদের দেশে তো আলেম পাস করলেও আলেম এখনো ফাজেল পাস করেনি এখন কামেল পাস করেনি ও আলেম হয়ে বসে আছে হাফেজে কোরআন হয়েছে আলেম হয়ে বসে আছে কথা বুঝতে পেরেছেন তারপরে আপনার কি বলে মসজিদের এমামতি ও হাফেজও নয় নুসনুস হাফ হাফেজ মসজিদের এমামতি করে ও আলেম হয়ে বসে আছে কথা বুঝতে পেরেছেন মুশকিল আর যদি এই আলেম হওয়ার সাথে সাথে একটু বাকপুটু হয় বক্তা হয় তাহলে আর আলেম থাকেন আল্লামা হয়ে যায় সৌদি আরবে যেটা তালেব এলিম হওয়ার যোগ্যতা রাখে না সেটা আমাদের দেশে আল্লামা হয়ে যায় বুঝতে পেরেছেন আর এখানে বড় বড় যেগুলো আলেম আমাদের দেশে বড় বড় আলেম সেগুলি এখানে নিজেকে তালেব এলিম বলে নিজেদেরকে বলে তালেব এলিম মানে এখন এলিম তলব করছে আর সত্যি তলব করছে এই প্রশ্ন যখন ওখান থেকে ওরা জায়জ করে দিল যে হ্যাঁ সফরে হজে যেতে পারে ইদ্যুতের অবস্থায় হজে যেতে পারবে ফুতো দিয়ে দিল মৌলী সাহেব তখন আমাকে জিজ্ঞেস করলো আমি প্রথম বাইরে ছিলাম অফিসে বললাম যে না এটা জায়জ নয় আমার যতটা এলিম ছিল জায়জ নয় তারপরে যখন বললো যে না এরকম কেউ ফতুয়া দিয়েছে আমি বললাম ঠিক আছে তাহলে আরো বেশি একটু তাহাকিক তদন্ত করে বলছি দু চার দিন পরে তাদেরকে এর উত্তর বলেছি ওইটা আমি আপনাদের সামনে শোনাতে চাইছি আর এই রকম সমস্যা অনেকের হইতে পারে দেশ বিদেশে এই ফতুয়া আমি নিজে না দিয়ে ফতুয়া নকল করছি ফতুয়া নকল করা কোনো দোষ নাই অযোগ্য ব্যক্তিও ফতুয়া নকল করতে পারে আমি যদি অযোগ্য হই ইলমের দিক থেকে তবুও ফতুয়া বড়দের নকল করতে পারি যারা ফতুয়া দিয়েছেন তারা ভুল করলে তার আল্লাহর কাছে জবাবদেহি করে বুঝতে পারছেন আর আমি যদি মুফতি সাজি ফতুয়া দিই আর যদি ভুল হয় আর আমার মধ্যে যোগ্যতা নাই তাহলে জবাবদেহি করতে হবে এই জন্য নকল করাটা বেশি ভালো মনে করি তবে নকল করবেন কার কাছ থেকে যার কাছে কোরআন হাদিসের এলেম আছে এমন নয় যে বিদাতে ভরা আর অমুক কিতাবে আছে বাস কোরআন হাদিসের কোন দলিল অমুক কিতাবে আছে বলে দিল হয়ে গেল আর ওদের ফতুয়া নকল করেন না আলেম তাহলে দুই রকম যারা কোরআন সন্না ভিত্তিক ফতুয়া দিয়ে থাকে তাদের ফতুয়া নকল করা এটা ঠিক আছে আর যারা না ফতুয়া কাজী খানে আছে ফতুয়া সামিয়াতে আছে দূরে মুক্তারে আছে ব্যাস এরকম বলে দিল ব্যাস ওতে কি আছে ওতে অমুক সাহেব বলেছেন ওতে কালা রসুল্লাহ নেই আল্লাহর কথাও নেই রসুলের কথাও নেই মানে দলিল নেই আয়াত হাদিস নেই ব্যাস এইরকম অমুক বলে দিয়েছেন এইরকম যারা ফতুয়া দিয়ে থাকে ওই ফতুয়া নকল করা যায় না মোকাল্লিদ মোকাল্লিদকে অন্ধ অন্ধকে অনুকরণ করলো আপনি এক অন্ধ আর বলছেন ভাই মসজিদে যাব রাস্তায় পেছেন আর এক অন্ধ বলছে চলো ঠিক আছে তোমাকে আমি টেনে নিয়ে যাচ্ছি ওই হলো অবস্থা ও যে অন্ধ আপনাকে টেনে নিয়ে যাচ্ছে লাঠিতে ও আছাড় খেক গর্তে পড়বে আর আপনিও গর্তে পড়বেন হ্যাঁ কোন গর্তে যাবেন আখেরাতে তো বুঝেন তো ভারত থেকে এই প্রশ্ন করা হয়েছিল প্রশ্নটা আমি হাইয়াতুকেবারিল ওলামার লাজনা দাইমা যে স্থায়ী কমিটি ফতুয়া বোর্ডে রয়েছে সৌদি আরবে তাদের প্রধান হচ্ছেন শেখ আল্লামা ইমাম আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ এই বিগত যে গ্রান্ড মুফতি ছিলেন আর তার যে অ্যাসিস্ট্যান্ট নাইব রইস আল্লামা শেখ আব্দুল রাজাক আফিফি শেখ আবদুল্লাহ গুদাইয়ান এরা ফতুয়া লাজনা দাইমার প্রথম খণ্ড না প্রথম এই আলমজমুয়ার উলা প্রথম সমষ্টি প্রথম সংকলন বিশতম খণ্ড বিশতম খণ্ড চারশো পঁয়ত্রিশ পৃষ্ঠায় আমাদের লাইব্রেরিতে ছাপা কিতাব আছে আর মাক্তাবা সামেলা কারো কাছে সিডি থাকলে তাতেও দেখতে পারবেন সার্চ করে জিজ্ঞাসা করছেন ভারত থেকে ফতুয়া তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে ওই মহিলার হজ করা কেমন যে ইদ্যতে আছে হ্যাঁ, বয়স হয়ে গেছে সত্তর বছর আর আগামী বছর বাঁচবে কি বাঁচবে না ঠিক নেই আর ইদ্যুতের অবস্থা আছে স্বামী মারা গেছে আর হজও হাইডি বলছে যে সে মহিলা আন্না খারেজাল মামলাকাতাল আরবি সৌদি সে সৌদি আরবের নেই ফি বেলাদিল হিন্দ সে ভারতীয় আছে মহিলা আর হজের প্রস্তুতি নিয়েছে আর ওই সময় স্বামী ইন্তেকাল করেছে ওয়াতাক শান্তামুত আশঙ্কা হচ্ছে আগামী বছর বাঁচবে না মারা যাবে অথবা অসুস্থ হয়ে পড়বে আগামী বছর হজ করতে পারবে না তাহলে কি ওকে কি হজের অনুমতি দেওয়া যাবে ইদ্যুতের অবস্থায় বলছেন যাবে আলমার আতুল মোহতাদ্দাত ইদ্দাতা ওয়াফাত যে ওয়াফাতের ইদ্যুতে আছে ইদ্যুৎ দুই রকম একটা হচ্ছে তালাকের ইদ্যুৎ তালাক হয়েছে তালাক হওয়ার পরে তিন মাস বা তিন মাসিকের ইদ্যুতে আছে এটাও তো ইদ্যুৎ কিন্তু এই তালাক হওয়ার পরে অসুবিধা নেই তালাক হওয়ার পরে একটা আঘাত থাকে মহিলার মনে যদি সে স্বামীর ওপর আগ্রহ থাকে তাহলে আঘাত থাকে যে মনের মানসিক কষ্ট আর যদি ওর ওপর ঘৃণা থাকে তাহলে তো খুশি হয়েছে হয়তো তালাক নিয়ে তাই না কিন্তু ওয়াফাতে সাধারণত স্বামী হারা হলে অধিকাংশ মহিলাদের কষ্টই থাকে তাই না আর এই কষ্ট মনে থাক আর না থাক আল্লাহ পাকরম স্বামীর শ্রদ্ধা পোষণ করার জন্য চার মাস দশ দিন বাড়িতে বসে থাকা নির্দেশ দান করেছে এই এই চার মাস দশ দিনের মধ্যে যদি অফাতের ইদ্যুৎ যেটা তোকাম্মেল মুদাত আল ইদ্দা ইদ্যুৎ যে রয়েছে চার মাস দশ দিন এটা পুরা করতে হবে ওয়ালা তাহরোজলিল হজ্জে ইল্লা বাদা ইন্তিহায় মুদাতুল ইদ্দা ইদ্যুৎ পার হওয়ার পরেই হজে যেতে পারবে ইদ্যুতের মধ্যে হজর সফরে বেরোতে পারবে না হয়তো হজটা তার ইদ্যুতের পরে হবে কিন্তু সফরটা জার্নি পনেরো দিন বিশ দিন আগে মাসখানেক আগে চলে আসতে হজে তাই না তো জার্নি যখন হচ্ছে সেই সময় ইদ্যুৎ আছে তবুও জায়জ নাই অবিল্লাহি তৌফিক ও সাল্লাহনবীনা মোহাম্মদ আলী ও সাহি আজমাইন আর ফতুয়া যে সব আলামাইকেরাম দিয়েছেন এই লাজনা দাইমা যে দারুল ইফতা সৌদি আরবের তাদের নাম একটু আগে উল্লেখ করলাম আর এই সেম ফতুয়া কুয়েতের যে ফতুয়া বোর্ড আছে সেখান থেকেও এটাও মাক্তাবার সামেলাতে রয়েছে লাইয়াজুজ অলিল মোহাম্মদ ওয়াফাত আন্তাজ হাজ যেই মহিলা স্বামীর এতেকালের পরে ইদ্যতে আছে তার জন্য হজে যাওয়া জায়েজ নাই মা আদামাত ফি হা সাওয়াউন আকান হাজ্জহা ফরজান ফরজ হজ হোক বা নফল হজ হোক কারণ ইদ্যুত বাড়িতে কাটাতে হবে নবী করিম সাল্লাম বলেছে ওম কুসিফি বাইতেকে হাত্তা ইয়াবলোগাল কিতাবো আজালা তুমি বাড়িতেই অবস্থান করো বিধবা মহিলা যতক্ষণ পর্যন্ত তোমার মেয়াদ পুরা না হয়েছে চার মাস দশ দিন আল্লাহ আলম সাল্লাহ নবীন মোহাম্মদ জি বাংলাদেশের লোকেরা অনেকেই বা কিছু লোক এখন সৌদি আরবের সাথেই ঈদ করছে এই মাসলাটি ফেকার ইখতলাফি মাসলা এই ক্ষেত্রে সঠিক মত শেখ আবদুল্লাহ নবাজ রহমতুল্লাহ আলীর এবং শেখ নাসিরুদ্দিন আলবানির এই দুইজন আলেমের নকল করছেন তারা বলেছেন যে চোদ্দশো বছরের ইতিহাসে কখন ঐক্যকরণ হয়নি সারা বিশ্বের সারা বিশ্বের মুসলিম মক্কাকে কেন্দ্র করে মক্কার সাথে বা মদিনার সাথে সৌদি আরবের সাথে ঈদ করবে এটা চোদ্দশো বছরের ইতিহাসে প্র্যাকটিক্যালে হয়নি বাস্তবে হয়নি যদিও ফতুয়ার ইখতলাফ থেকে গেছে কিন্তু বাস্তবে যেহেতু এতদিন ধরে হয়নি সুতরাং এই রকমের চেষ্টা কামিয়াব হবে না ফেলিওর হবেন কখনো একমত করতে পারবেন না যার ফলে যার ওপর আছে ওর ওপরেই রেখে দেন এটা তাদের ফতুয়া নকল করলাম সংক্ষেপে মৌখিক নকল করলাম যদি চান আমার কাছে নোট করা আছে লিখা আছে আর কোন একটা আলোচনা এর উপর আমি বিস্তারিত করে দেব ইনশাআল্লাহ এই ভাই জিজ্ঞেস করছেন না এরকম নিয়তে দেবেন এবার গোটা গরু দিতে পারছেন দেন এবার পাঁচটা গরু দিতে পারছেন পাঁচটাই দেন আগামী বছর হয়তো দুনিয়াই থাকলেন না আপনি ইনকাতা আমল আমলই বন্ধ হয়ে গেছে আপনার আর না হইলে হয়তো এমন অভাব হইলে যে খেতে পাচ্ছেন না হইতে পারে আবার হতে পারে আপনি এত কেন নিরাশ হচ্ছেন আল্লাহ সম্পর্কে সুধারণা হুসনে জান সুধারণা রাখেন যে এবার আল্লাহ গোটা গরু দিতে দিয়েছেন একটা আগামী বছর দশটা উঁট দিতে পারবেন আপনি ইনশাল্লাহ এরকম করে আল্লাহর সম্পর্কে ভালো ধারণা রাখছেন না এটা যান খারাপ ধারণা আল্লাহ সম্পর্কে নিষেধ খারাপ ধারণা আল্লাহ সম্পর্কে রাখা আল্লাহ কোথায় পাঠাইতে পারেন আপনি চিন্তাই করতে পারেন না আমার এক ছাত্র কালকে ওর সম্পর্কে এক ভাই বলল যে ওই ছেলেটি এত গরিব ছেলে ছিল একেবারে গরিব ছেলে মাদ্রাসা ছাত্র দান খায়রাত নিয়ে পড়তো সে কোটিপতি হয়ে গেছে হ্যাঁ কোটিপতি হয়ে গেছে বুঝতে পারছেন তো কাকে তার মানে এই নয় যে খুব বড় নিয়ামত পেয়ে গেছে তুচ্ছ দুনিয়া তুচ্ছ দুনিয়া কোটিপতি হয়েছে তার ইমান আমল ঠিক না থেকে সর্বহারা না মানিল মুফলেস আমাদের দিন সর্বহারা পথের ফকির কে যে অনেক নেকি নিয়ে গেছে কিন্তু মানুষের হক নষ্ট করেছে এই কোটিপতি যে হয়েছে কার টাকা দিয়ে হয়েছে এটা দেখার বিষয় কেমতের দিন নেকি থেকে পেমেন্ট না করতে হয় বোঝা গেছে হ্যাঁ তারপরে নামাজের জন্য ফাঁসতে না হয় আল্লাহর হক নষ্ট করে শির বিদাত করে মারা গেছে গেল জাহান্নাম দুই দিনের তুচ্ছ দুনিয়া মানুষ যদি শোনে এই অমুকের ছেলে একটাও বেকার নাই সবগুলি চাকরি পেয়েছে ভাবে কত ভাগ্যবান আমি তো ভাগ্যবান মনে করি না আমি ভাগ্যবান করি যে অমুকের ছেলে মেয়েরা সকলে পাঁচ অক্ত নামাজি পর্দার মধ্যে থাকে দিন পুরোপুরি মানে দিনের চর্চা করে সবচেয়ে বড় কামিয়াব আর এই পেট এই পেটে আড়াইশো গ্রাম ভাত খেতে পারেন না আজকাল একটা যুগ ছিল যে হয়তো দুশো আড়াইশো গ্রাম চাউল খাওয়া যেত এখন তো মনে করি একশো গ্রাম চাউলই খেতে পারি অথচ পয়সা তখনকার তুলনায় এখন অনেক বেশি হয়েছে তো এই একশো গ্রাম চাউলের জন্য আপনি পেটে দিনে তিনশো গ্রাম ম্যাক্সিমাম খাবেন তার বেশি খেতে পারবেন না আপনি আড়াইশো গ্রাম এর জন্য এত পেরেশান এটাকে এত সৌভাগ্য মনে করছেন এটা আপনার চিন্তাতে বিকৃতি ঘটেছে চিন্তা ফাঁসের চিন্তা খারাপ চিন্তা আপনার ভালো চিন্তা হইতে হবে যে আমি আখেরাত চিরকালের জীবনে কি করে সুখী হইতে পারবো তখন কি করে হিরো হইতে পারবো দুনিয়ার হিরো ফায়দা নেই কিছু আখেরাতের কি করে হিরো হইতে পারবেন ওর জন্য চেষ্টা করেন সাহাবেকু এলাম ফেরাতেন কম্পিটিশন করো আল্লাহ পাকের বকশিস নেওয়ার জন্য জি হ্যাঁ এক গরুতে যখন সাপ চলবে তখন তাতে তখন তাতে কি বললাম কমও চলবে এটা হচ্ছে অলামাই কেরামদের ফতুয়া এটা এটা হচ্ছে অলমাই কেরামদের ফতুয়া জি জায়জ আছে জোর বিজোড় সব রকম জায়জ রয়েছে দুধ পান করালে উজু নষ্ট হয় না উজু ভঙ্গের যেসব কারণ রয়েছে তার মধ্যে দুধ পান করানো আছে কি আছে নেই তার মধ্যে হাঁটুর উপর কাপড় উঠা আছে কি তাহলে কেন বললেন যে হাঁটুর উপর কাপড় উঠে গেছে আর উজু করছে লোকটা ভুল কথা না তাহলে এইগুলো হচ্ছে কি আপনি ব্রেনকে ভালো করে চিন্তায় লাগান যে উজু নষ্ট হওয়ার যে কারণগুলি পড়েছি বা শুনেছি ওর মধ্যে আছে হাঁটুর উপর কাপড় উঠলে উজু টুটে যাবে উজু নষ্ট হয়ে যাবে হ্যাঁ হাওয়া খারিজ হলে উজু নষ্ট হবে গভীর নিন হলে উজু নষ্ট হয়ে যাবে তাই না ইত্যাদি ইত্যাদি কিন্তু এসব যেখানে নাই তো আপনি কেন হ্যাঁ দুধ খাওয়াইলে মেয়ে মহিলারা দুধ খাওয়াইলে হ্যাঁ, উজু নষ্ট হয়ে যাবে পড়েছেন কোথাও শুনেছেন কোথাও তার উজুর উপরে আলোচনা আমাদের আছে সম্মানের কারণে আদাম আলী সালামকে সেজদা করেছিলেন কারা ফেরেস্তারা সেজদা করেছিলেন আর ফেরেস্তাদেরকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন নিজের খেয়াল খুশি করেছিলেন হ্যাঁ? তা আপনাদেরকে ফেরেস্তাদের ধর্ম মানতে বলা হয়েছে ওই আদম কালের না মোহাম্মদ রসুল্লাহ নিয়াসা দিন মানতে বলা হয়েছে মোহাম্মদ রসুল্লাহ দিন মানতে বলা হয়েছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের দিনে আল্লাহ ছাড়া অন্যের কোন সিজদা নেই বরং নবী মোহাম্মদ বলছেন কেউ যদি কাউকে সেজদা করার অনুমতি পেত তো তাহলে স্ত্রীকে বলতাম যে তোমার স্বামীকে সেজদা করা এটাও তো অনুমতি নাই শির্ক হবে এই অনুমতি নেই বোঝা গেছে সুতরাং যখন স্বামীকে সেজদা করতে পারবে না তো পীর কি অপরের স্বামীকে কি করে সেজদা করতে পারবে জি কাউকে সেজদা করতে পারবে না সেজদা আল্লাহ ছাড়া কারো জন্য নেই আর আপনাদের জন্য দিন কমপ্লিট করা হয়েছে মোহাম্মদ রসুল্লাহামকে দিয়ে ফেরেস্তাদেরকে দিয়ে নয় আর আদমকে দিয়ে নয় বোঝা গেছে আর ইয়াকুব আলাই সালামকে দিও না ইউসুফ আলাই আরো শোনাই বেরুলুবি কবর পূজারীরা বলে যে দেখো তো ওই ইউসুফ আলি সালামের দরবারে গিয়ে ওর ভাইরা সব শেষ দেয় পড়ে গেল হ্যাঁ, তো তোমরা কি ওই ইয়াকুবের ধর্ম ইয়াহুদিদের ধর্ম পালন করছে নাকি হ্যাঁ না তোমাদের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ধর্ম নিয়ে এসছেন উমার রাজিয়াল্লাহ আল্লাহ তার হাতে তওরাতের একটা পাতা দেখে যদি নবী সাল্লাহ এত অসন্তুষ্ট হন তোমাদের কাছে কি স্বচ্ছ দিন আমি নিয়ে আসিনি ওল্লাহ আল্লাহর কসম করে বলছি মুসাও যদি আজকে বেঁচে থাকতো মা ওয়াসিয়াহু তাহলে আমাকে ফলো করা ছাড়া আমার অনুসরণ করা ছাড়া তার কোনো পরিত্রাণ ছিল না আমার উম্মত তাকে হইতে হইতো এটা হচ্ছে দিন ইসলাম সুতরাং আপনাকে নবীর উম্মত হইতে হবে কোন এক ভাইয়ের পেশাবের পরে আবার পেশাব আসতে থাকে একটা রোগ আছে সালেসুল বল আরবি ভাষায় বলা হয় অর্থাৎ পেশাব ফটফট করে পড়তে থাকে টপটপ করে পড়তে থাকে এইরকম যদি কারো রোগ থাকে তাহলে কোনো অসুবিধা নেই পেশাব করার সময় ধুয়ে নেবেন আর তারপরে বেঁধে বেঁধে নেবেন কাপড় টাপড় দিয়ে বেঁধে নেবেন টিস্যু দিয়ে হোক অথবা তুলো দিয়ে আজকাল পাম্পার্স পাওয়া যাচ্ছে এগুলো ব্যবহার করেন ছোট বাচ্চাদের মতো তাহলে ভালো কথা বড় পাম্পার্স আজকাল পাওয়া যাচ্ছে আর তারপরে যদি পড়তে থাকে কোনো অসুবিধা নেই আপনাকে সমস্ত এবাদত বন্দীগী চালিয়ে যেতাম মাঝে মধ্যে পেশাব করার পরে বয়স হওয়ার পরে বয়স পঞ্চাশ ষাট যখন মানুষের হয়ে যায় বার্ধক্য চলে আসে তখন এরকম হয় পেশাব যতই আপনি ক্লিয়ার করেন তারপরে উঠলে পেশাব এক এক ফোটা চলে আসার আশঙ্কা আছে এই ক্ষেত্রে ওই শয়তানি ওয়াসওয়াসার খেয়াল করবেন না আপনি আপনার দায়িত্ব পালন করেছেন ধুয়ে নিয়েছেন পরিষ্কার করে নিয়েছেন যা হয়ে গেছে এখন আপনি এবাদতবন্দি করুন যে মহিলাদের হাত মুখ খোলা থাকলে আর পুরা শরীর ঢাকা থাকলে মুখও খোলা হ্যাঁ তো শরীরের পর্দা হইলো কিন্তু চেহারার পর্দা হইলো না চেহারা ঢাকাও ফরজ চেহারা ঢাকাও ফরজ এটাই হচ্ছে ঠিক মত চেহারা খোলা জায়জ নয় একদল বলেছে চেহারা ঢাকা মুস্তাহাব এই ফতোয়াটি ঠিক নয় যদিও তারা তাদের মধ্যে অনেকে বড় আলেমও রয়েছেন কিন্তু তাদের ফতুয়া কোরআন সন্না সম্মত নয় আর তাদের ফতুয়া যুক্তিসঙ্গত নয় কারণ আসল ফিতনা চেহারা আসল ফিতনা হচ্ছে চেহারা চেহারা ঢাকা থেকে ও এতটুকু খোলা থেকে চোখ মারামারি হয়ে যাচ্ছে অনেক সময় হ্যাঁ। যদি চেহারা খোলা তাকে তো ফেতনার শেষ নেই আপনি মহিলা ফেতনাই ফেলবেন না হয় পুরুষ ফেতনাই ফেলবেন দুইজনেই ফেতনাই পড়বে আর না হয় দুইজনের একজন ফেতনাই পড়বে বেশি সুন্দরী হয়তো মেয়ে পরেশগার কিন্তু সুন্দরী চেহারা খুলে আছে ও ঢিলা ফতুয়ার ভিত্তিতে তো যুবকরা ফেতনাই পড়ছে ও হয়তো পরেশগার না না না আমি ওইসবের ধারে নাই মহিলা হয়তো যাচ্ছে না ওইসব ইয়েতে কিন্তু যুবকরা অনেকে ফেতনা রাস্তাঘাটে পড়ছে আর না হলে দুটোই হইতে পারে একটা যুবক তো লাগবে কমপক্ষে যতই পরেশগার মহিলা আর যুবতী হোক না কেন একটা যুবক তো লাগবে তো রাস্তাঘাটে দেখবে যে রে এতগুলির মধ্যে একটা আছে স্মার্ট তখন ওর দিকে দেখবে না ও দেখবে না যদি সাহাবাই কেরামদের জামানায় হজের মাঠে ফজলিবিন আব্বাসকে একটা সুন্দরী মহি যুবতী দেখে ফজলিবিন আব্বাস এত সুন্দর ছিলেন এত সুন্দর খুবই সুন্দর ছিলেন আব্বাসের ছেলে নবী সাল চাচাতো ভাই যে ওই মহিলা ওর দিকে দেখছে আর ফজলিবিন আব্বাস ওর দিকে দেখছে আর ফজলিবিন আব্বাস নবী সাল্লাহ ওটার পিছনে এরা দিয়ে বসে আছে নবী করিম মুখটাকে বারবার ফেরা যায় দেখো এদিকে ফেরাচ্ছে বুঝতে পেরেছেন তো সেই আমলে আল্লাহর সবচেয়ে বড় বলিদের জামানায় সাহাবা কেরামদের জামানায় নবী সাল্লা সাল্লামের সাথে নবী সাল্লামের একই সরি একই বাহনে যেমন আপনার মোটর সাইকেলকে পিছনে বসে থাকে ঠিক ওই রকমই উটের পিঠে নবী সাল্লামের সাথে বসে হ্যাঁ আর সে আব্বাসের ছেলে আলে ভাই আলে রসুল আওলাদের রসুল নিশ্চিত আলে রসুল আজকাল তো ভণ্ড সব আলে রসুলের নামে সে আসলে নিশ্চিত আলে রসুল আলে ভাই আর সে যদি ফেতনায় পড়ে তা আপনি আমি ফেতনায় পড়বো না অবশ্যই ফেতনায় পড়বেন জুমার দিনে জুমার দিনে মহিলারা যদি জুমা মসজিদে যায় ব্যবস্থা থাকে আর জমা মসজিদে যায় তো জুমাই পড়বে আর যদি জুমা ব্যবস্থা না থাকে বা জমা মসজিদে না যায় তো মহিলারা জোহর পড়বে মহিলাদের জুমা আলাদা নেই বাড়িতে কোনো জুমা নাই জহর পড়বে আজান যদি না হয় অক্ত হয়ে যায় তাহলে নামাজ পড়া যায় আজানের সাথে মহিলাদের নামাজের কোনো সম্পর্ক নেই এমনকি মুসাফির ব্যক্তির আজানের না সাথে কোনো সম্পর্ক নেই আজান হয়নি মুসাফির সফরে যাচ্ছে বসে থাকবে এখনো পনেরো মিনিট পরে কামত হয় বসে থাকবে যদি সম্ভব হয় তো থাকবে জামাত ধরার জন্য না হলে নামাজ পড়ে টান দেবে কোনো অসুবিধা নেই খিজুর আলি সালাম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়ে গেছে আমাদের ভাই জিজ্ঞাসা করেছেন এলহাম সম্পর্কে এলহাম মানে ওহি নয় আর এলহাম কোনো নিশ্চিত বিষয় নাই আপনাকে একটা কাজ মনে ভালো লাগলো করলেন আর দেখা গেল যে সফল হয়ে গেলেন সাকসেসফুল আলহামদুলিল্লাহ ইস্তেখারা করেছিলাম আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে আল্লাহ তুমি যেটা ভালো হয় সেটা করাও আর করে দেখলেন কামিয়াব তার মানে আপনি ভাববেন না যে আমাকে এলহাম হয়েছে যে অমুক বাড়িতে অমুক মেয়েকে বিয়ে করা হ্যাঁ যদি বিয়ের ব্যাপারে হয় কখনো ভাববেন না যেটা ওই ওই নাই তবে আল্লাহর পাকের পক্ষ থেকে তৌফিক এই জন্য এলহাম শরীয়তের দলিল নয় যে এলহামের মাধ্যমে আপনি জেনে নিলেন কিছু যে এইটা ঠিক ওইটা ভুল হ্যাঁ এখানে আল্লাহর অলি শুয়ে আছে অমুক তমুক এসব বন্ডামি কথা কথা বুঝতে পারছেন আর খেজের আলহ সালামকে আল্লাহ পাক রব্বুল আলমিন জ্ঞান দিয়েছেন খেজের সম্পর্কে আমাদের একটা আলোচনা হয়েছে মাস দুই কাগি হয়েছে হয়তো তো ওতে শুনে নেবেন আশা করি যথেষ্ট খেজের দল এরা নয় পীর ভণ্ডরা এরা গুমরা আর খেজের আলী সালাম আল্লাহ পাকের কি ছিলেন নবী ছিলেন কেউ বলছে যে অনেক বান্দা ছিলেন কিন্তু তাকে আল্লাহ বিশেষ জ্ঞান দিয়েছেন নবী ছিলেন সেই যুগে এক জামানে একাধিক নবী হইতো একজন নবী আরেকজন নবীর খবর রাখতো না নবী ছিলেন জামাত দাবি করছে বলছে মাইজ ভান্ডারির লোকেরা মাইজ ভান্ডারি শুধু নাই বরং মাইজ ভান্ডারি আটরসি দেওয়ানবাগি ফুলতুলি এই সবগুলির একটা বড় নাম আছে সেটা হচ্ছে বেরেলুবি কথা বুঝতে পেরেছেন বেরেলুবি মতবাদের আন্ডারে এই সবগুলি পড়ছে সবগুলি পড়ছে এরা খুব চমৎকার একটা নাম নিয়েছে নবী করিম সাল্লা সাল্লামের পরে সাহাবাই কালামদের জামানা থেকে যেই নামটি কোরআন সোনার অনুসারীদের হইত যখন দুটা বাতিল ফিরকা বেরোল একটা খারেজি একটা রাফেজি অর্থাৎ শিয়া রাফেজি আর খারেজি আর একটা দল এই দুটো গুমরা দল বেরোলো আর একটা হচ্ছে সাহাবাই কেরামদের তাবেনদের দল যারা মুসলিম তখন ইবনে সিরিন বলছেন সহি মুসলিমের ভূমিকাতে রয়েছে ইবনে সিরিন বলছেন যে ফাইউনজারু ইল আহলি সুন্নাতে তখন দেখা হইতো আহলে সুন্নাত কারা ফাইউ খাজু হাদিস ওহম তাদের হাদিসগুলি নেওয়া হইতো আর দেখা এরা খারেজি এরা রাফেজি ফালাইউ হাদিস ওহম তাদের হাদিস নেওয়া হইতো না তাহলে আহলে নামটি মুসলিমে রয়েছে আমলে ব্যবহার হয়েছে জামানায় ব্যবহার হয়েছে এই চমৎকার নাম যখন দুটো গুমরা দল বেরোলো দুদিকে প্রথম শুরু হচ্ছে এখন মুসলিম ভাঙন ফাটল সেই জামানায় হকপন্থীদের নাম ছিল আজকাল সবচেয়ে বড় বাতিলপন্থী মুশরে কবর পূজারীরা এই চমৎকার নামটি নিয়েছে আর বলে আমরা হচ্ছি আহলে সন্ন্যাত বা সুন্নি আর কেউ যদি আমাদের দলের সুন্নি না হয় তো ওরা ওয়াহাবি যেন মনে হচ্ছে যে দুনিয়ার সবাই ওয়াহাবি আর ওরা যারা কবর মাজার পূজার সাথে একমত রসুলকে আলেমুল গায়ব বলবে হাজের নাজের বলবে নূরের পয়দা বলবে ছায়া ছিল না ইত্যাদি ইত্যাদি ওরা হইল সুন্নি না ওরা হইল বিদাতি কথা বুঝতে পেরেছেন আহলে বিদাত বেরেলবি সম্পর্কে আমার অনেক পুরাতন দশ বারো বছর আগের আলোচনা আছে আপনার ইন্টারনেটও আছে আর এতে সিডিও তো আছে আপনারা মেমোরি তো নিতে পারবেন বেরেলবি আকিদা শুনলে দেওয়ানবাগি আটরজি মাইজ ভান্ডারি ফুলতলি সোহাজন ভুই সবগুলির আকিদা আপনারা জেনে নিতে পারবেন এরা হলো সব ওই দলের অন্তর্ভুক্ত বেরলিবি আকিদাদের মধ্যে বড় বড় সিরকি আকিদা আছে আল্লাহ ছাড়া অন্য কেউ আলেমুল গেব আল্লাহ ছাড়া নবী হাজির নাজির হ্যাঁ নবী আল্লাহ নূরে পয়দা সবগুলি সিরকি আকিদা নবীর কাছে চাওয়া নবী একাধিক জায়গায় একসাথে উপস্থিত হয়ে যান দিতে পারেন উদ্ধার করতে পারেন অলি আউলিয়া উদ্ধার করতে পারে আল্লাহ ছাড়া অন্যকে তাজিমে সেজদা করা ইসলাম এ সমস্ত সিরকি কুফুরি আকিদা হচ্ছে বেরলবি আকিদা বেরুলবি এই আকিদার নাম কেন কারণ ভারতে ইংরেজদের আমলে আহমদ রেজা খান বলে এক বিদাতি আলেম পয়দা হয়েছিল যার আকিদা মতবাদ এরা প্রচার করে থাকে যতগুলি দল বললাম এগুলো দল উপদল এরা ওই আহমদ রেজা খান বেরুলবির অনসারী আহমদ রেজা খানের এহতেরামে তারা নাম নেই না কি বলে আলা হজরত আহমদ রেজা খানকে তারা বলে আলা হজরত জি যেমন আর এক দল বলে আর এক হজরতের নাম হাকিম উলম্মদ যে হালাল খাই কেন এত দরদ কেন হ্যাঁ? হ্যাঁ? হ্যাঁ? সাথে সাথে কোরবানি করা হয় আসলে এটা হচ্ছে মাসলা জানার মতো যে যখন ভাগে প্রথম কথা ভাগ আপনারা যায়েন না আমি ভাগকে জায়েজ বললাম উম্মতে মুসলিমা জায়েজ বলেছে চোদ্দশো বছর তার মানে এই না যে ভাগটা বেটার ভাগটা হচ্ছে নিম্ন মানের কোরবানি ভাগটা হচ্ছে নিম্ন মানের কোরবানি আপনি যদি গোটা গরু দিতে পারেন তা আপনার জন্য ভাগে নামাই উচিত নয় হ্যাঁ আর উচিত হলে আপনি খাসি দেন আমি ভাগ দি না দাম্মামে এই পনেরো বছরের মধ্যে একবার গরু দিয়েছি আর তাও দিয়েছি দুই এক ভাইয়ের পিড়াপিড়িতে আমরাই সব দিনই ভাইয়ের আছি কিন্তু দেখলাম ওতেও কিছু গ্যার দিনই ভাই ঢুকেছে সাতটার মধ্যে মাঝে মধ্যে ওরা ঢুকিয়ে দিয়েছে জানি না আমি জানি না বাসায় গোস্ত পৌঁছে গেছে কিন্তু কথা হচ্ছে যে আমি আমার টাকা দিয়ে কোরবানি করলাম কোরবানি ঠিক হবে কিন্তু তারপরও আমি পছন্দ করি না যে বেনামাজি আধা নামাজি ফজর পড়ে না শির্ক বিদাতি আকিদা রাখে মিলাদি তাই আমি আর ওরা আমার কোরবানিতে অংশ নেবে অথবা দুনিয়াদার নিছক দুনিয়াদার হারাম ব্যবসা করে হারাম খাই আর ওদের সাথে আমার কোরবানি হবে জায়েজ হইলেও আমি পছন্দ করি না তা আপনি যথাসাধ্য ফত্তাকুল্লাহ তাতুম আপনি গোটা করে এই জন্য আমি আলহামদুলিল্লাহ খাসির কোরবানি করি গরুর গোস্ত খেতে হবে কিনে খাবো অসুবিধা দেখি গরুই যদি খেতে হয় কিনে খাওয়া যাবে না কোরবানি করেই খেতে হবে নাকি খাসির কোরবানি করেন গরু কিনে খান গরু খুব তো আমি সেরে দিই এটা কথা বোঝা গেছে পাপির সহযোগিতা করাই হচ্ছে ফিতনা ওকে বলে দেন বরং যদি ছোট ভাই হয় তাহলে চাপ সৃষ্টি করেন যে তুই যদি হারাম সুদ খাওয়া না ছাড়িস নামাজ না পড়িস তোর সাথে আমার সম্পর্ক নেই তোর জানাজা পড়বো না অন্য লোকের জানাজা পড়তে বাধ্য হইতে পারেন কারণ ওখানে ফিতনা কিন্তু আপনার আপন ভাই জানাজা না পড়লে কেউ কিছু বলতে পারবে না আমি তোমাদেরকে বলছি যে এই বেনামা আমার ভাই বেনামা তোমরা জানাজা পড়িও না কোনো অসুবিধা নেই কিন্তু অপরের ব্যাপারে হ্যাঁ ফিতনা হইতে পারে সেখানে শত্রুতা পয়দা হবে সেখানে আপনার যে কোনো ক্ষতি করবে যেখানে দেখবেন যে আপনি চিকিৎসক হিসাবে আপনার ভাইকে বয়কট করলে সে সংশোধন হবে তাহলে বয়কট করবেন আর যদি দেখেন আপনার ভাই বড় আবার চেয়ারম্যান মিস্টার অথবা এমপি হ্যাঁ কথা বলছেন পয়সাওয়ালা আর আপনি তার কাছে অভাবী দুর্বল তার সাথে বয়কট করলে আপনার ওখান থেকে উচ্ছেদই করবে হয়তো অসুবিধাই আছে তাহলে সেই ক্ষেত্রে আপনি অন্য হেকমত পথ অবলম্বন করতে পারেন অন্তরে ঘৃণা সর্বনিম্ন ইমানের পরিচয় দিয়ে আপনি দুনিয়াবি সম্পর্কটা রাখবেন কিন্তু আপনার ভাই বলে আপনার সাথে ফেতনা হবেন না ফেতনা হচ্ছে পাপে লিপ্ত হওয়া এটা বুঝে না আমাদের মানুষরা ফেতনা মনে করে যে দুইজনের দ্বন্দ্ব হলে এটাই ফেতনা না পাপির সাথে দ্বন্দ্ব না রাখাই হচ্ছে ফিতনা তা কোনা ফিতনা যতদিন পৃথিবীতে ফিতনা থাকবে তাহলে শির্ক হচ্ছে ফিতনা কুফুরি হচ্ছে ফিতনা পাপ হচ্ছে ফিতনা নেকির কাজ কোথায় ফিতনা বুঝে না অনেকে আয়াত আমি তহিদের ওপর আছি আর গ্রামের লোক সবাই শির বিদাত করে ওই একাই ফেতনা করে বেড়াচ্ছে আমি ফেতনা করছি না তোমরা ফেতনা করছো তাহলে ফেতনাকে বুঝতে হবে ফেতনা হচ্ছে বাতিল মতবাদ মানুষের তৈরি করা শিরিক বিদাত আর মানব রচিত বিধান ফেতনা কোরআন হাদিস নয় ফেতনা তহিদ সুন্নত নয় ফেতনা সহি নামাজ শিক্ষা নয় ফেতনা হচ্ছে ভুল নামাজ পড়া বুঝার চেষ্টা করবেন জি এরকম কোরবানি হবে ওই রকম কোরবানি তো নেই ইসলাম এইরকম কোরবানি নেই ইসলাম কোরবানি ভাগ হইতে হবে হয় গোটা পশু কোরবানি দেন আর না হলে আপনি একটা ভাগে দুইজন মিলে ভাগ নিলেন এখানে এরকম করেছে রুমমেট আছে পাঁচজন মিলে একটা ভাগ নিচ্ছে গোস্ত খাবে সে গোস্ত খাওয়া এটা এভাবে তো কোরবানি হয় না একটা কোরবানি একটা পরিবারের হইতে পারে কিন্তু পাঁচজন রুমমেটের পক্ষ থেকে বা দুইজন রুমমেটের পক্ষ থেকে দুইজন দুই ফ্যামিলি কি করে হইতে পারে কখনো এরকম কোরবানি হবে তো এইরকম তিরিশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট এই প্রশ্নগুলো আউট করে দরকার সময় নাই মনে হয় সময় নেই আল্লাহ সময় নেই শেষ হয়ে গেছে সাল্লাহ নবীনা মোহাম্মদ আলী হোসাইন